আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ ফকরবুল আলমিন একমাত্র তার বান্দাদের হেফাজত করে থাকে আল্লাহ পাক যার হেফাজত করতে চান তাকে কেউ নষ্ট করতে পারে না ধ্বংস করতে পারে না সালাতুম সালাম নাজরের নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি যাকে আল্লাহ ফকরবুল আলমী কোরআনে কেরিমের ওয়াহি দিয়ে সম্মানিত করেছেন এবং এই ওয়াহিদ আল্লাহ পাক হেফাজত করেছেন আজকে তফসির হাবিজ সুরায় ফাতের সুরা সাফাত এই সুরার আজকে তফসির শুরু করব আল্লাহ ফকরবুল আলমিন এই সুরা শুরু করেছেন ফাতে সাফা দিয়ে এই সাফাত থেকে সুরার নাম হয়েছে সুরায় সাফাত সফ মানে হচ্ছে কাতার বা লাইন সফ মানে হচ্ছে কাতার যে নামাজের কাতার হয়ে থাকে বা লাইন সারি আর আল্লাহ শপথ করেছেন এমন এক ফেরিস্তা দলের যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ পাকের এবাদত বন্দী করে আল্লাহ পাকের আদেশ পালনের জন্য প্রস্তুত থাকে তাদের শপথ করেছেন এই আয়াতের বা এই সুরার প্রথম আয়াতের আর সুতরাং এই নামে নামকরণ হয়েছে এই সুরার আল্লাপাক কয়েকটি গুণ উল্লেখ করেছেন ফেরিস্তাদের সাফাত জাজেরা তারিয়াত এই তিনটি গুণ মালায়কাদের ফেরিস্তাদের যেমন আব্দুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালানো সাহাবি এই আয়াতগুলির তফসিরে উল্লেখ করেছেন যেগুলি হচ্ছে মালায়কা ফেরেস্তাদের সেফাত ফেরেস্তাদের গুণ ওয়াসাফাতে সফার ওয়াও হচ্ছে শপথের জন্য ওয়াসাফাতে সফা মানে ওয়াফাতে সফা আমি আল্লাহ শপথ করছি এমন মালাইকা এমন দেব যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ পাকের এবাদতে আল্লাহ পাকের আদেশ পালনের উদ্দেশ্যে সফ মানে কাতার ওখান থেকে সাফাত হচ্ছে জামা বা বহুবচন ফাজরা অতপর ওই সব ফেরেস্তাদের আমি শপথ করছি যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে মেঘকে মিকাইল এবং তার সাথীর সঙ্গী ফেরেস্তারা অসংখ্য ফেরিস্তামিক গাইলে নেতৃত্ব রয়েছে যারা মেঘের দায়িত্ব রয়েছে মেঘমালার দায়িত্বে বৃষ্টি বর্ষণের দায়িত্বে এই মেঘমালাকে যেই এলাকায় আল্লাহ পাকের হুকুম হয় বৃষ্টি বর্ষণের সে এলাকায় তাড়িয়ে নিয়ে যায় এই গুণটি এখানে উল্লেখ করা হয়েছে অতপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেস্তা তাদের যারা ধমক দিয়ে জাজের মানে হচ্ছে ধমক দেওয়া তো যারা ধমক দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহ পাকের এই মেঘমালাকে আর এছাড়া অন্য কিছুকে যে সম্পর্কে আল্লাহ পাকে আদেশ হয় ফাতালিয়াতে তালিয়া তেলাওয়াত তেলাওয়াত মানে হচ্ছে আবৃত্তি করা এই জন্য কোরআন তেলাওয়াত বলা হয় পাঠকে আর মানে হচ্ছে উপদেশ অতপর আমি আল্লাহ শপথ করি ওই সব ফেরেস্তা ওই সব মালাইকার যারা আল্লাহ পাকের উপদেশ তেলাওয়াত করে থাকে আবৃত্তি করে থাকে আল্লাহ পাকের উপদেশের আল্লাহ পাকের বাণীর তেলাওত করে থাকে আবৃত্তি করে থাকে তেলাওত করা শেখ ইবিন হোসাইমিন রহমতুল্লাহ আলাই তার কিতাব মাজালিসের শাহরে রমজান শাহরে রমজান রমজান মাসের সম্পর্কে তার একটি সুন্দর কিতাব রয়েছে শুধু রমজান সংক্রান্ত রোজা সংক্রান্ত তাতে তিনি উল্লেখ করেছেন তেলাওতের একটা অধ্যায় যে তেলাওত হচ্ছে দুই প্রকার তেলাওত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শব্দের তেলাওত আর একটা হচ্ছে তেলাওত অর্থের তেলাওত শব্দের তেলাও তেলা লফজি মানে কোরআন পাঠ করা কোরআন তেলাওয়াত করা মানে কোরআন পাঠ করা আমাদের দেশের মানুষেরা কোরআন তেলাওয়াত মানে কোরআনের শুধু শব্দের তেলা পাঠ করাটাকে বুঝে এর বেশি কিছু বুঝে না মানে এতটুকু আমাদের দেশের মানুষের দেব তেলাওয়াত তালা এতটুকু মানে ফলো করা এই জন্য আরবিতে ওয়াহেদ তিলওয়াল ওয়াল আখার মানে এক কে অপরের পিছনে এটাকে তেলাওয়া বলা হয় তাহলে যে পিছনে থাকে পিছনে থাকাটাকে তেলাওয়া বলা হয় তাহলে আপনি কোরআনে কেরিমের পেছনে পেছনে আছেন অনুকরণ করছেন তা আসল শব্দ শুধু শব্দের তেলাওত নাই তাহলে যদি শাব্দিক অর্থ দেখা যায় তেলাওতে তো শুধু শব্দের তেলাওতের নাম তেলাওত নাই তেলাওয়াত এক প্রকার তেলাওত যেটা বললাম যে তেলাওতে লাফজি বা শাব্দিক তেলাওয়াত সেটা হচ্ছে কোরআন আবৃত্তি করা বা কোরআন পাঠ করা রিসাইট করা যেটাকে ইংরেজি আর আর এক তেলাওয়াত হচ্ছে তেলাওতে মানবী মানে অর্থগত তেলাওয়াত অর্থগত তেলাওয়াত মানে আল্লাহ পাক কোরআনে যা বলেছেন তার অনুকরণ করা তা আমল করা বিশ্বাস করা হলে বিশ্বাস করা এবাদত হলে এবাদত করা ওই রকম কোরআন মোতাবেক আখলাখ চরিত্রের বিষয় হ্যাঁ, লেনদেন আদান প্রদানের বিষয় ব্যবসা বাণিজ্য হলে সেগুলি ফলো করা হালাও তো করা হারাম তো বেঁচে থাকা এটা হচ্ছে মানবী তেলাওয়াত বা অর্থগত তেলাওয়াত কোরআন কারিমের দুটো তেলাওয়াতের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অর্থগত তেলাওয়াত একজন মানুষ যদি শব্দের তেলাওয়াত শব্দ মানে কোরআনের শব্দ নাও পড়তে পারে যেমন অধিকাংশ বাংলা ভাষী কোরআন পড়তে পারে কোরআন তো পড়তে আলিফবাই জানে না তাহলে কোরআনের শব্দের তেলাওয়াত করতে পারে না তাহলে কি সে জাহান্নামি মরবে হ্যাঁ না তাহলে শব্দের তেলাওত করা বড়ই নেকির কাজ বড় এবাদত এবং অনেক নেকি থেকে এই ব্যক্তি হতভাগা মহরম যে কোরআন তেলাওত করতে পারে না কিন্তু সে যাহার নামের রাস্তায় নেই যদি তার অর্থগত তেলাওত ঠিক থাকে কোরআনে কেরিমের তেলাওতে মানবী অর্থগত তেলাওত যদি ঠিক থাকে অর্থগত তেলাওত হচ্ছে কোরআনে করিম অনুসরণ করা ফলো করা কোরআনে করিম মেনে চলা তাহলে একজন ব্যক্তি কোরআনের শব্দের তেলাওয়াত পড়তে পারে পড়তে পারে না ইন্না ইলাহিদ পড়তে পারে কিন্তু ইন্না ইলাহিদ নিশ্চয় তোমাদের এলাহ মাহবুদ উপাস হচ্ছেন এক এই এক মানে আতিমুসালা তেলাওত তো করতে পারে না কিন্তু সালাদ কায়েম করে আতুস জাকাত তেলাওত তো করতে পারে না কিন্তু জাকাত দেয় প্রতিভা আলিকুম সিয়াম তেলাও তো করতে পারে না শব্দ করতে পারে না কিন্তু সিয়াম রমজান মাসে রোজা রাখে হ্যাঁ আতিমুল হাজ্জা ওলিল্লাহ আলান্না সাহিবুল বাইত মানুষ তো করতে পারে না মানে শব্দ করতে পারে না কিন্তু হজ ফরজে যে হজ করে হ্যাঁ হারাম থেকে বেঁচে থাকে যা আল্লাহ ফরজ অজেব করেছেন আদেশ করেছেন তা পালন করে তাহলে সেই ব্যক্তি মুসলিম কিনা হ্যাঁ? সেই ব্যক্তি আল্লাহ মুত্তাকি কিনা সে যখন মুসলিম মমিন মুক্তি তাহলে মুক্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন কিনা হ্যাঁ ওই তৈরি মুক্তাকিন জান্নাত মুক্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে তো কোরআন করিমের আসল তেলাওত হচ্ছে মানবী তেলাওত মানে অর্থগত তেলাওত ফেরেস্তারা শব্দেরও তেলাওয়াত করে আল্লাহ পাকের উপদেশের আর অর্থেরও তেলাওয়াত করে শব্দের তেলাওয়াত মানে আল্লাহ পাক যে জিকির আজকার বলতে বলেছেন তারপরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাসবি এসব বেহন আল্লাহ করুন আল্লাহ কোরআন কিনে চায় বলছেন যে রাত দিন চব্বিশ ঘন্টা ফেরিস্তা মালায়কাগন তসবি করতে থাকে লায়ক করুন ক্লান্ত হয় না আমরা কিছুক্ষণে ক্লান্ত হয়ে যায় না হয় বিরক্তি বিরক্তি বোধ করি বা এখানে চলে আসে হ্যাঁ না একটু চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে কিন্তু ফেরেস্তার লাইফ তরুণ কোন রকমের ক্লান্তি নাই বিরাম নেই লেগে আছে আর কোন ক্লান্তি নেই যেমন শ্বাস প্রশ্বাস নিতে আমাদের ক্লান্তি নেই আছে নাকি চব্বিশ ঘন্টা কত শ্বাস নিচ্ছেন টানছেন বের করছেন টানছেন বের করছেন ক্লান্ত হচ্ছে আজকে শ্বাস নিতে নিতে ভাই ক্লান্ত হয়ে গেছে আজকে ভাই শ্বাস নিতে নিতে বিরক্ত হয়েছে আর পারছি না শ্বাস নিতে এত কি আর শ্বাস নেওয়া যায় আর সেই জন্য মানুষ ঠিক ফেরেস্তাদের জিকির আজকার ফেরেস্তাদের শব্দের তেলাও আর ফেরেস্তাদের অর্থের তেলাও তো এরকমই তাদের কোনো ক্লান্তি নেই বিরক্তি নেই যে যা অন্য কিছু করতে হবে এখন এটা পাচ্ছি না আবার পাচ্ছেন না এরকম কিছু নেই লাইফ করুন তাহলে শব্দের তো ফেরেস্তারা করেন সব আলিয়াতে দেখা আর অর্থের তেলাওয়াত লাই আসুন আল্লাহ আল্লাহ যা আদেশ করেন তাতে কিঞ্চিত পরিমাণে নাফরমানি তারা করে না বিরুদ্ধাচরণ করে না ওয়া খালু না মায়ু মারুন যার আদেশ হয় যে কাজের আদেশ হয় তাই তারা করে আদেশ মানার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কখন সিংহায় ফুক দেওয়া হবে অথচ নবীলাম বলছেন যে ইসরাফিল মুখে ওই সিংহা সুর লাগিয়ে প্রস্তুত হয়ে আছে কখন যে হয়ে যায় কখন যে হুকুম হয়ে যায় আমি আমি যদি হইতাম এখনো তো বয়স আছে যেমন অধিকাংশ মুসলমানদের অবস্থা এখন তো বিশ বছর বয়স হলে মানুষ ধরি না আচ্ছা এখন তো অমুক মাস চলছে আচ্ছা হজটা করি এই হজটা করলে নামাজটা ঠিক করে দেব কেমন বেকুব মুসলমান হ্যাঁ অবশ্যই ইসরাফিল আমার আপনার চাইতে ইসরাফিল অনেক ভালো অনেক ভালো প্রস্তুত আছে অথচ হাজার হাজার বছর আরো কত হাজার বছর হয়তো তাকে সিঙ্গার ফুক দিতে হবে না হ্যাঁ তারপরেও সিঙ্গা নিয়ে প্রস্তুত হয়েছে যা আদেশ হয় তা তারা সাথে সাথে করে ফেলে সাতটে তার তেলাওয়াত বুঝতে পারলেন না তাহলে শুধু মন্ত্রের এই শব্দের তেলাওয়াত করলে হবে না কোরআনে কেরিমের আসল তেলাওয়াত কি অর্থের তেলাওয়াত মানে কোরআনের বাস্তবায়ন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে হ্যাঁ সামাজিক জীবনে গ্রামবাসীর সাথে আত্মীয়দের সাথে আর অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ টাকা পয়সা ইনকাম করবেন আর খরচ করবেন ইনকাম করবেন কোন কোনখান থেকে আর খরচ করবেন কোন জায়গায় এই ক্ষেত্রে হ্যাঁ রাষ্ট্রীয় জীবনে হ্যাঁ আন্তর্জাতিক জীবনে সমস্ত জীবনের ক্ষেত্রে কোরআনে কেরিমের বাস্তবায়ন হ্যাঁ এবাদত বন্দীর ক্ষেত্রে মসজিদের মধ্যে শুধু কোরআনে কেরিম সীমিত মসজিদে গেলাম তো কোরআন বাইরে না দুনিয়াদারি না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন বাস্তবায়ন হচ্ছে তেলাওতে মানবী অর্থগত তেলাওয়াত এই তিনটি ফেরেস্তাদের গুণ উল্লেখ করেন সারিবদ্ধ হয়ে করে তাদের করছি যারা দিয়ে তাড়িয়ে নিয়ে যায় আল্লাহর মেঘমালাকে তাদের শপথ যারা আল্লাহর উপদেশের তেলাওত করে শব্দের আর অর্থের তেলাওত করে তাদের শপথ করছি শপথ করার পরে যে বিষয়টি উল্লেখ করেছেন তার উপর শপথ করা হয়েছে তাই না যেমন আপনি বলছেন আল্লাহর শপথ করে বলছেন কি আল্লাহ শপথ করে বলছেন কোন একটা কথা বলতে যাচ্ছেন কোন একটা বিষয় আছে আল্লাহ শপথ করে বলছি ভাই আমি রমজানে দেশে যাব না রমজান এখানেই থাকবো হ্যাঁ তাহলে যে রমজানে দেশে যাব না এটা হচ্ছে মাকসম আলাই বল আরবিতে মানে যার ওপর কসম করা হয়েছে আর মাকসম দেহে মানে যার কসম করেছে আল্লাহ পাখের কসম করেছেন আপনি আমি একমাত্র আল্লাহ কসম করব বাকি আল্লাহ পাক বলে আলমিন তার বিভিন্ন সৃষ্টির শপথ করেছেন তার মধ্যে এখানে ফেরিস্তাদের গুণ উল্লেখ করে ফেরিস্তা গুণের শপথ করেছেন যে বিষয়টি আল্লাহ শক্ত করে উল্লেখ করার জন্য শপথ করেছে সেটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্র ইন্না ইলাহাকুম লাওয়াহিদ নিশ্চয় তোমাদের উপাস্য দুধ একমাত্র এক এক লাওয়াহেদ অবশ্যই এক ও এক লাম তাকিদি এজন্য অবশ্যই বললাম ওয়াহিদ যিনি যিনি দেবদেবী হ্যাঁ পিরলি হ্যাঁ জেলানি চিস্তি রসুল আজম সামাওয়াত যিনি আসমান এবং জমিন সমূহের মালিক অমাবাইনাহমার যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে সবকিছুর তিনি মালিক ওরাবুল মাসারেক আর সূর্য তারকারাজি উদয়ের স্থানগুলির মালিক মশারেক মানে যেখান থেকে উদয় হয় আশরাকা ইশরেক মানে উদয় হওয়া এই জন্য পূর্ব থেকে মশরেক আরবিতে কেন বলে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় মশারেক আল্লাহ বলেছেন মশরেক সূর্য উদয় একটি জিনিসের উদয় তাহলে মশরেক বললেই হতো মশারেক আল্লাহ বলেছেন তাহলে এখানে একটা দিক হচ্ছে যে শুধু সূর্য উদয়ের কথা বলা হয়নি সূর্য ছাড়া চন্দ্র যেখান থেকে প্রকাশ হচ্ছে উদয় হচ্ছে যে উদয় হচ্ছে সেগুলি সবগুলির রং সবগুলির মালিককে আল্লাহ কাকর তাহলে আল্লাহ কাকরাবুল আলম এই দিকেরও মালিক ওই দিকেরও মালিক ওই দিকেরও মালিক ওই দিকেরও মালিক এই দিকের মালিক ওই দিকের মালিক চারিদিক থেকে তারও তারা যে উদিত হচ্ছে সব দিকের চতুর্দিকের আল্লাহ ফকরাবুল আলম মালিক বলা হচ্ছে সূর্য ডুবে অস্তমিত হয় চন্দ্র ডুবে গুলি ডুবে যায় তো মাগারেব বলা হয়নি মাগরেব মানে ধারাবাহিক রহমানে ডুবে যাও এটা বলা হয়নি আর আসল উদয়ের কথা এখানে বলা হয়েছে কিন্তু অন্য এক আল্লাহ বলছে রব্বুল মাসিক রব্বুল মাগরেবাইন রব্বুল মাসারিক অল মাগারেব আল্লাহ রব্বুল মশিক আল মাগরিবে এক বচন দুই বচন বহু বচন তিন রকম করে আল্লাহ বয়ান করেছেন এক কথা আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক ইন্না জাইয়ান্না সামা দুনিয়া বেজিনাতে নীল কাওয়াকিব এই আয়াতগুলিতে আল্লাহ পাক যে তারকারাজি সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য বয়ান করেছেন দুটি উদ্দেশ্য বয়ান করেছেন আরেকটি আয়াতে তৃতীয় উদ্দেশ্য বর্ণনা করেছেন তিনটি উদ্দেশ্য আল্লাহ পাকের তারকা নক্ষত্র সৃষ্টি করা প্রথম উদ্দেশ্য নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি অলঙ্কৃত করেছি অলঙ্কৃত করেছি বেজিনাতিনীল কাওয়াকিব হ্যাঁ, সৌন্দর্য দ্বারা তারকারাজি দিয়ে পাক আসমানকে কি করেছেন নিকটবর্তী আসমানি দুনিয়া এই জন্য বলা মানে দুনিয়ার কাছাকাছি পৃথিবীর কাছাকাছি যে আসমান এক আর হচ্ছে আর দুনিয়া মানে নিকটবর্তী তাহলে আমাদের থেকে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে প্রথম আকাশ যে আকাশে আমরা বা আকাশের দিকে আমরা তারকারাজি দেখছি আল্লাহ ফাকরুল আলমিনের এই তারকারাজি সৃষ্টির এক উদ্দেশ্য হচ্ছে আসমানকে সুসজ্জিত করা সাজানো অলঙ্কৃত করা ধরে নেন যদি আল্লাহ শুধু আসমান প্লেন আসমান সৃষ্টি করতেন আর আসমানে কোন তারকা নেই নক্ষত্র নেই গ্রহ নেই চাঁদ নেই তাহলে কেমন অন্ধকার লাগতো তাই না রাত্রে দেখতে কত সুন্দর লাগে আজকে এই সৌন্দর্য আপনি পেতেন না না পেতেন এই সৌন্দর্য থাকতো না আমি বুঝতে পারছেন যে প্লেন জিনিস এটা যদি প্লেন সাদা থাকতো অর্থাৎ প্লেন লাল ওর চাইতে সাদা আর লাল সাদা লাল বেশি দেখতে ভালো লাগছে এতে যদি ভালো লাগে তাহলে আল্লাহ পাত্র বিশাল আসমানকে আল্লাহ সুসজ্জিত করেছেন হ্যাঁ অসংখ্য তারকা গ্রহ দিয়ে এটা হচ্ছে আসমানের জিনত একটি আসমানকে সুসজ্জিত করা একটি উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য ওয়াহেফুজামিন করলে শয়তানিম মারিদ আর সুরক্ষার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক মিন শয়তান ইম্মার মার প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে এই তারকারাজি আল্লাহ সৃষ্টি করেছেন আসমানকে হ্যাঁ, বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করার উদ্দেশ্যে আসমানের ওপর থেকে আল্লাহ পাকের সৃষ্টিগত ওহি হচ্ছেন আর আল্লাহ পাকের দিন শরীয়তের ওহি হচ্ছে সৃষ্টিগত ওহি বললাম আর কি বললাম উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা শুরু এই শৈতান ওপর কারণ জিনেরা ওপর গগন যেত ওপর দিকে যেত আর যাওয়ার পরে কান লাগিয়ে শুনত কি আলোচনা হচ্ছে ওপর থেকে আল্লাহ ফাইসাল্লাহ হয়েছে ফেরেস্তার এক অপরের কাছ থেকে শুনছে ওপরের ফেরেস্তার থেকে নিচের ফেরেস্তারা শুনতে শুনতে শুনতে প্রথম আকাশের ফেরেস্তারা আলাপ আলোচনা করছে আর তারপরে এই যে আকাশ খোলা আকাশে অসংখ্য ফেরিস্তা যারা ডিউটি দিলে গেছে পরস্পরকে জিজ্ঞাসা করছে ফেরেস্তার উপর ফেরেস ফেরেস্তার উপর ফেরেস্তা যে আচ্ছা কি ফয়সলা হয়েছে কি হয়েছে আজকে কি হবে হ্যাঁ আজকে অমুক লোক মরবে আজকে কি হবে অমুক লোকে যে ইলেকশন হচ্ছে অমুক লোক জিতবে অমুক লোক হারবে হ্যাঁ অমুক লোকের অধপতন হবে ইত্যাদি সব আলোচনা আল্লাহ পাকের সৃষ্টিগত অহি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে সৃষ্টিগত অহি পর্যন্ত এই করো সেই করো তাই না কোন জায়গার উন্নতি কোন জায়গার অবনতি কোন জায়গার ধ্বংস কোন জায়গায় এই ইত্যাদি কাউকে আল্লাহ দুনিয়ায় প্রাণ দেবেন হায়াত দেবেন কারো মত দেবেন ইত্যাদি দুনিয়ার বহু ফাইসাল আল্লাহ ফাকরুল আল্লাহ প্রত্যেক দিন তার কাজে ব্যস্ত রয়েছেন আর আল্লাহ কাজের আল্লাহ পাকের কাজের ব্যস্ততা আমাদের মতো নাই আল্লাহ পাকের মতো আল্লাহ পাকের আদেশ নিষেধ হইতে আছে আদেশ নিষেধ হইতে আছে আল্লাহ পাক রবুল আলম দাতা খুঁজে সেনা আমরা কিছু বেশি ব্যস্ত হয়ে ক্লান্ত হয়ে পড়ি হ্যাঁ আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের না তন্দ্রা আছে না ঘুম আছে না ক্লান্তি আছে আল্লাহ পাকের কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের কাজ করছেন আল্লাহ পাকের মতো তো এই যে আল্লাহ পাকের সৃষ্টিগত বহি আদেশ নিষেধ হচ্ছে এই হবে সেই হবে এই করো সেই করো ফেরেস্তাদের এগুলি শোনার চেষ্টা করে শুনে নিয়ে গণক শয়তান মানুষদের মধ্য থেকে যে গণক শয়তান রয়েছে যারা ভবিষ্যৎবাণীর দাবি করে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি আমরা পীরলি ভণ্ড যারা রয়েছে আমরা বলতে পারি ব্রহ্মবিধানের কি হবে না হবে তোমার রোগ ভালো হবে না হবে তোমার ছেলে মেয়ে হবে না হবে এই শৈতানদের কানে পৌঁছে দেয় এই জিনেরা তাহলে জিনের কারবার চলে হ্যাঁ, পৌঁছে দেয় নবী করিম বলেছেন একটা কথা শুনে আর নিরানব্বইটা বা একশোটা তাতে এক বরং একশোটা মিথ্যা তাতে মিশাই একশো একটা কথা বললে একটা সত্য হয় একশোটাই মিথ্যা হয় কিন্তু লোকেরা সত্যটা বলে মিথ্যার কথা বলে না যে অমুক দলে চলে এটা তো হয়নি এই সত্যটা বলে এইটা হয়েছে কিন্তু কথাটা এসছে থেকে ওই যে আসমানে রহির আলোচনা চলছে সেখান থেকে শয়তান শোনার চেষ্টা করে শুনে গণককে বলেছে হ্যাঁ শয়তান এই বিদ্রোহী শয়তান গণককে বলেছে আর গণক মানে ওর নাম আপনাদের কাছে গণক হইতে হবে এটার জন্য আপনাদের কাছে ওর নাম হইতে হরিউল্লাহ হম পিরে কামেল হইতে পারে কথা বুঝতে পেরেছেন কিন্তু সে জনক যেই ব্যক্তি ভবিষ্যৎবাণী করে সে যত আল আলখাল্লার দাঁড়িয়ে নিয়ে হোক আর ডিরানালা পোশাক নিয়ে হোক আর যে ব্যক্তি যত বড় আপনার কাছে অলিউল্লাহ সে হচ্ছে অলিউ শয়তান শয়তানের বন্ধু সেই জন্য শয়তান হয়ে তারা আমাকে আপনাকে কখনো শয়তান জানাবে জানতে পারবে এই হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিগত আল্লাহ পাকের শরীরগত ওহি কোরআন করিম যখন নাজিল হওয়া শুরু হইল তখন তাদের বেশি বাধা সৃষ্টি হয়ে গেল আর উপর থেকে যেতেই পারে না তার আগে কিন্তু অনেক উপরে যেত উপরে যেত দীর্ঘক্ষণ বসে থাকতো আরামে অনেক কথাই শুনতো কিন্তু যেই দিন থেকে ইতরাম ইসলামের নাজুল হওয়া শুরু হয়েছে ইয়াইয়াল মুদাসের ইয়াইয়াল মুজাম্মেল এই প্রথম দিকে রায় নাজুল হওয়া শুরু আর যেতে পারছে না ছোট শয়তানরা বড় বুড়াই ইংলিশ গিয়ে যে আরস নিয়ে বসে আছে কোন মহাসাগরে ওকে গিয়ে অভিযোগ করলো কি ব্যাপার আপনার কাছে এইসব খোঁজ খবর নিয়ে আসবো তারপরে গণকদের কাছে যারা আমাদের বন্ধু মানুষদের মধ্যে থেকে ওদের কাছে এইসব খোঁজ খবর নিয়ে যাওয়া আমরা তো উপরে যেতেই পারি না ব্যাপারটা কি হঠাৎ করে উপরে যেতে পারি না যেমন যাওয়ার চেষ্টা করি সাত বাহু সে হাগর সাত জ্বলন্ত উল্কাপিণ্ড আঘাত করি এইটা কেমন কথাই এই কেন শুরু হইল ও বুড়া ইংলিশ বললো খোঁজ করো হয় না হয় কিছু পৃথিবীতে ঘটেছে অবশ্যই একটা কিছু হয়েছে না হলে এতদিন যেতে পারছিল এখন কেন যেতে পারবেন সারা পৃথিবীতে লাখ লাখ সেনাবাহিনী এই জিন শয়তানদেরকে ছেড়ে গুলো উড়াই দিল যাও খোঁজ করো এই খোঁজ করতে করতে করতে করতে একদল জিন এসে এ তায়েফের কাছে নাখলা নামক উপত্যকায় দিয়ে নাখলায় নবী করিম সাল্লাম তায়েফ থেকে ফিরে এসে ফজর নামাজ করছিলেন আর তেলাওত করেছে ওখানে গিয়ে হাসিয়া এই কোরআনের তেলাওত শুনে চমকে উঠেছে আরে এই এত সুন্দর কথা এত সুন্দর কথা যার তারা ইমান নিয়ে আসুক কিন্তু এরা যখন কোরআন শুনে বুঝতে পারলো এই কারণে যেতে পারছে এদের যারা ইমান নিয়ে আসেন তারা বুড়াকে খবর দিল বুড়া শৈতান হ্যাঁ এই জন্য তোমরা যেতে পারছো না বানা এই যে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে ওপর থেকে কোরআন নাজেল হয়েছে যদি শয়তানরা শুনতে পায় যে আয়াতগুলি নাজেল হতে যাচ্ছে তাই না তাহলে আয়ের সাথে কিছু মিশিয়ে দিতে পারে হ্যাঁ মিশিয়ে চেষ্টা করতে পারে সুতরাং না কোরআন নবী পর্যন্ত নাজেল হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীর কাছে কোরআন সুরক্ষিত ভাবে জিবরাইল ইসলাম পৌঁছাচ্ছেন না তিনি মুখস্ত করে নিচ্ছেন না ওতে একটা অক্ষর বাড়াতে পারবে না কমাতে পারবে কোনো চান্স নেই কিন্তু যদি সুযোগ পেয়ে যায় তো বাড়াতে পারে কমাতে পারে কিনা যদি আপনার কাছে বিশেষ লেটার আসছে আপনি একজন বড় নেতা আর নেতার পক্ষ থেকে লেটার আসছে আপনার কাছে পৌঁছে গেলে লেটার যা অরিজিনাল লেটার পৌঁছে কিন্তু মাঝখানে যদি ধরা খেয়ে যায় গোয়েন্দা সংস্থার এক একের খবর একজনের খবর বা এক সংস্থার খবর আর এক সংস্থায় পৌঁছাতে রাস্তায় যদি ধরা পেয়ে যায় তাহলে তাতে ঘাটতি হতে পারে ঘাটতি হতে পারে সংযোজন হয়ে যেতে পারে তেমন বুঝতে পারছেন এই বিষয়টি ঠিক তেমনই যা এমন যেন না হয় যে শরীয়তের ওয়াহিতে মানে কোরআনে কেমে অহিতে এই শয়তালরা কিছু বাড়িয়ে দিতে পারে সুতরাং এদিকে শুনেন না নবীর কাছে ওহি আসার আগে আগেই বা নবিসামের কাছে তো চলে এসেছে দ্রুত জিব্রাইল নিয়ে চলেছেন কিন্তু ওগুলো আগেই গোড়া শুনে ফেলেছে ওইখানে যে আয়াত আসছে ওতে আরো দু চারটি কথা নিজের পক্ষ থেকে শয়তান মিলিয়ে দিয়ে মুসলিমদের মাঝে ছড়িয়ে দিল যেগুলি আয়াত হ্যাঁ মানুষের উত্তরে আমি ওদের কাছে শুনেছি আসলে শুনলে আয়াত তাহলে কোরআনের হেফাজত হইতো না কোরআন বিকৃত হয়ে যেত যেমন ইয়াহুদ্দিন আসারাদের কিতাব তোরাতেন যে ওরা বিকৃত করেছে ওই রকম অবস্থা হইতো নিশ্চয় আমি কোরআন করিম উপদেশ নাজিল করেছি আর নিঃসন্দেহে আমি তার হেফাজত করবো আল্লাহ এভাবে হেফাজত করেছেন ওয়া হেফজাম মিন করলে শৈতানে আকাশ পথকে আল্লাহ হেফাজত করেছেন যাতে করে আল্লাহর সৃষ্টিগত ওহি বা শরীয়তের ওহি সুরক্ষিত থাকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে বিদ্রোহী শয়তান থেকে তৃতীয় উদ্দেশ্য কি তারকা সৃষ্টি করা সৌন্দর্য হয়ে গেল হ্যাঁ? এটা তো আমরা ছোটকালে ভূগোল বিজ্ঞানে পড়েছি হ্যাঁ দিক নির্ণয় করা প্রাচীন যুগে লোকেরা হ্যাঁ ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করতো এগুলো নিয়ম না হ্যাঁ হ্যাঁ তারকা দেখে দিক নির্ণয় তারপরে আমরা যে ছোট কালে ঘড়ি গ্রামে ঘড়ি ঘড়ি ছিল না ঘড়ি একজনের বাড়িতে কোথায় আর ঘড়ি তাহলে সাহারি খাবে সাহারি রান্না করবে রোজা ধরবে এসব রান্না করতে উঠবে রাত বারোটা হলো না একটা হলো কেমন করে বুঝতো অমুক তারকা তারকা উঠেছিলেন সুখ তারা তারকাটা উঠে তারকাটা উঠে কত দূর উঠেছে এত দূর উঠে ফজর হয়ে যায় আর এই টাইমে টাইমে তাতে যা আছে তাই তার ভাত রান্নার সময় নেই মা খালাদের কাছ থেকে সব শুনতাম তাহলে কোন দিকে যাব লাইট এখনকার যুগের মতো না সিগন্যাল দেওয়া আছে দাম্মাম এটা রিয়াজ এটা সবজি দেওয়া আছে ছিল তখন কিছুই ছিল না তাহলে কেমন করে বুঝবেন যে আমরা সামদেশ থেকে আসছি আর মদিনার দিকে যাচ্ছি অবক্তার দিকে যাচ্ছি হ্যাঁ না উল্টো দিকে লোহিত সাগরে ডুবতে যাচ্ছি কেমন করে বুঝবে তারা লেতা স্থলের মরুভূমির অন্ধকারে যাতে করে তোমরা দিক নির্ণয় করতে পারো রাস্তা পেতে পারো সমুদ্র পথে আজকেও সমুদ্র পথে বোঝায় মুশকিল সমুদ্র পথে জাহাজ আজকাল তো না হয় রাডার ইত্যাদি হয়েছে তখন সব ছিল না কেমন করে বুঝতেন হ্যাঁ কেমন করে বুঝবেন ইংরেজরা ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় এসে ঢুকল হ্যাঁ তারপরে আসছিল কোথায় আর চলে গেল কোথায় আর আমেরিকা গিয়ে পৌঁছে গেল আর এটা একটা দেশ হচ্ছে আমেরিকা আবিষ্কার হল শুনেছেন না শোনেননি হ্যাঁ তো এই যে রাস্তা পাওয়া যদি এই দিক নির্মাণের ব্যবস্থা না থাকতো তাহলে ব্রিটিশরা আসছিল ভারত আক্রমণের জন্য ব্যবসার নাম দিয়ে এখানে ডাকাতি করার জন্য চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্য দেশ দখল করার জন্য তারা কোথা দিয়ে কোথায় চলে যেত রাস্তায় পেত না কত দল যে কোন আর কত সেনাবাহিনী যে কোনখান থেকে কোনখানে পৌঁছে যেত আসল গন্তব্যস্থানে পৌঁছতে পারত না সৎ উদ্দেশ্য হোক অথবা অসৎ উদ্দেশ্য হোক মানুষ এই তারকারাজি দিয়ে দিক নির্ণয় করে থাকে সেই জলুমাতিল স্থলের অন্ধকারী আর জলের অন্ধকারী আল্লাহ করেছেন আল্লাপাক করেছেন যাতে করে এই বিদ্রোহী শয়তানরা না শুনতে পারে ইয়াসাম্মাউনা ইয়াসাম্মাউনা ইয়াসাম্মাউনা যাতে করে মাউন থেকে যাতে করে তার না শুনতে পারে এলাল মালা এলা আলা উর্ধ্ব জগতের কথা উর্ধ্ব জগতের কথা মানে আসমান থেকে যে ফেসলা হচ্ছে ফেরেস্তাদের কথা না শুনতে পারি আমিন করলে জানেন আর তারপরেও যদি চেষ্টা করতো শোনার ওপর দিকে যাবার শুনবো তাহলে তার নিক্ষেপ করা হইতো তাদের ওপর মিন করলে জানেন চতুর্দিক থেকে কি নিক্ষেপ করা হইতো উল্কাপিণ্ড উল্কাপিণ্ড জরুরি নয় যে যে তারকা আছে সে তারকা এখানে একটা কথা মনে রাখেন কারণ অনেক সময় তখন কনফিউজন হবে এইরকম যেন না হয় যে আরে ওই তারকা খসে পড়ছে না ওই রকমের অনুরূপ জিনিস আল্লাহ ফকরবুল আলমী হ্যাঁ দিয়ে তারকার মতো জিনিস দিয়ে তারকার মতো আল্লাহ পাকের সৃষ্টি উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ আঘাত করছেন এই শয়তানদের উপর এ হচ্ছে এর অর্থ আল্লাহ পাকের সাদ করছেন অযুক্ত দার্থ নামিন করলে যাবে চারিদিক থেকে এদের উপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় দহুরান তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে দহুরান মানে তাদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে ওয়ালাহম আজাম ওয়াসেফ এবং এই জিন শৈতানদের জন্য জিনদের মধ্যে যারা শয়তান তাদের জন্য বিরামহীন আজাব রয়েছে শাস্তি রয়েছে যারা শয়তান মানে আল্লাহ ফরমান কাফের মুশ্রিক বিধি বিধর্মী পাপিষ্ট অসৎ উদ্দেশ্য সাহায্য করব গণকদের জাদুঘরদের এই ভণ্ডপীরদের ওইসব কথা শুনে আসবো আর তারা গাইবের কথা বলবে আর মানুষকে গোমরা করবে আল্লাহ ছাড়াও কেউ অদৃশ্য জানে গাইবের কথা জানে এদের জন্য কি রয়েছে দুপুরা এদের জন্য এতে রয়েছে আল্লাহ পাকের লাঞ্ছনা আল্লাহ পাক বিতাড়িত করে এই সব শয়তান ওলাম আজাবুল এবং এদের জন্য রয়েছে বিরামহীন আজাব শাস্তি খাতে ফাল খাত তবে এই শয়তান বিদ্রোহী শয়তানদের মধ্য থেকে যারা ছ মেরে নিতে চায় খাতাতে একটা মানে ছ মেরে না মুরগি বাচ্চা ছ মেরে যে উঠিয়ে নিয়ে চিল বাজে দেখেছেন না তখন ছ মেরে ছ মেরে তো বিতাড়িত শয়তান এত বাধা সত্ত্বেও আকাশ পথে যাওয়ার চেষ্টা করে এবং আল্লাহর ফয়সালা ফেরেস্তারা আলাপ আলোচনা উর্ধ্ব গগনে করছে ওইসব কথা ছৌ মেরে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে মার খাওয়ার আগে তাড়াতাড়ি করে বাঁচতে হবে না হলে একবারে জলে শেষ হয়ে যাবে বাঁচতে হবে আর ওখান থেকে নিয়ে আসতে হবে এরকম তারা রিস্ক নেই তো আল্লাহ রব্বুল্লাহ বলছেন ইল্লামান খাতে ফাল খাতফা তবে শয়তানদের মধ্যে থেকে যে ছৌ মেরে নিতে চাইবে বাহু শেহাবন সাহেব তাদের পিছু করে জ্বলন্ত উল্কাপিণ্ড সেহাবন মানে উল্কাপিণ্ড আর সাকিব মানে জ্বলন্ত জ্বলন্ত উল্কাপিণ্ড এই তারকাজি দিয়ে তাদের উপর আঘাত করে এবং তাদেরকে ধ্বংস করে ফেলে যাতে করে এই খবর নিয়ে আসার সুযোগ না পায় ফাস্তাফতে হিম আহম আসাদ্য খালকান এখান থেকে অন্য প্রসঙ্গ আল্লাহ পাক উল্লেখ করেছেন এই দশটি আয়াত সম্পর্কে জেনে রাখা ভালো আপনাদের যারা কোরআন এবং হাদিস দিয়ে দম করেন মানে ঝাড়ফুঁক করেন তারা যেসব আয়াত দিয়ে জিন ধরা রুগীদের অথবা জাদুকৃত যার পর জাদু করা হয়েছে এইরকম ব্যক্তির ঝাড়ফুঁক করেন এলা চিকিৎসা করেন শরীর সম্মত তারা এই দশটি আয়া দ্বারা চিকিৎসা করে থাকেন জরুরি নয় যে আপনাকে ওর জন্য একবারে মানে কোনো স্পেশালিস্ট হতে হবে একদম সাধারণ মমিন পরেশগার মানুষ আপনি হারাম থেকে বেঁচে থাকেন পাপ থেকে বেঁচে থাকেন কারণ যদি পাপ থেকে না বাঁচেন বেশি পাপে থাকেন তো যেসব জিন শয়তানকে তাড়াবার চেষ্টা তার পাল্টা আক্রমণ আপনার উপর করে দিতে পারে এই জন্য বলছি যে কোনো মুসলিম কোরআনের আয়াত দিয়ে রাসলের হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করতে পারে চিকিৎসা করতে পারে ঝাড়ফুঁক করতে পারে কিন্তু ঝাড়ফুঁক করতে গিয়ে যদি আপনি ওই শয়তানের মতো এদিকে হারাম খাচ্ছেন ঘুষ খাচ্ছেন সুদি কারবার হারাম ব্যবসা হ্যাঁ বাকালার মুদিখানার দোকানের বিড়ি বিক্রি হ্যাঁ বিড়ি হচ্ছে আর আপনি ওই করছেন ওই হারাম রুজি খাবেন আর তাড়াতে যাবেন বললে তুই আমাদের তোকে দেখবো হ্যাঁ বুঝতে পেরেছেন এই জন্য মুক্তাকি মানুষ কোরআন এবং হাদিস দিয়ে কোরআনের আয়াত দিয়ে এবং হাদিসের দোয়া দিয়ে যে কোনো দোয়া দিয়ে যে কোনো আয়াত দিয়ে চিকিৎসা করতে পারে তবে এই চিকিৎসার ক্ষেত্রে তারা বলেছেন যেসব আয়াতগুলিতে জিনের কথা শয়তানের কথা এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন কিছু কথা ওই আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা ভালো আয়াতগুলি দিয়ে চিকিৎসা করা ভালো এই আয়াতগুলিতে শয়তানের কথা শয়তান আকাশ উর্দু আকাশ যাওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং উল্কা পণ্ডু দিয়ে তাদেরকে ধ্বংস করা হয় আঘাত করা হয় এসব কথা যেহেতু উল্লেখিত রয়েছে সুতরাং এই দশটি আয়াত করে দম করা জেনে ধরা রুগী জাদু জারকে করা হয়েছে তার চিকিৎসা এইসবের চিকিৎসার ক্ষেত্রে ভালো আল্লাহ পাকের সাদ করেছেন তারপরে হস্তাস্তিহীন হে নবী সুতরাং তুমি তাদের জিজ্ঞাসা করো হস্তাস্তিহীন মানে তাদেরকে ফতুয়া জিজ্ঞেস করো ইস্তেফতা মানে ফতুয়া জিজ্ঞেস করা তো ফতুয়া জিজ্ঞেস করা মানে কি মাসলা জিজ্ঞেস করা ফতুয়া মানে আলাদা কিছু না ফতুয়া মানে শরীয়তের কোন মাসলা জিজ্ঞেস করা এখানে শাব্দিক অর্থে ইস্তেফতা ব্যবহার হয়েছে মানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো আচ্ছা এই কাফের বিধর্মীদেরকে আল্লাহ পরকালে বিশ্বাসী না এদেরকে জিজ্ঞাসা করো আহম খালকান তাদেরকে সৃষ্টি করা মানে হে মানুষ মুশরিক কাফের নাস্তিক বিদিন হ্যাঁ যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নও তোমাদের সৃষ্টি করা বেশি করা আল্লাহর জন্য না আম্মান খালাক না বা অন্যান্য সৃষ্টি যেগুলোকে আমি সৃষ্টি করেছি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি আসমানের সুরক্ষার ব্যবস্থা করেছি এই জিন শয়তান সৃষ্টি করেছি আবার তারা যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আকাশ পথে যায় তাদেরকে বিতাড়িত করার জন্য ধ্বংস করার জন্য ব্যবস্থা রেখেছি এগুলি বেশি কষ্টকর সাড়ে তিন হাতের মানব সৃষ্টি করা বেশি মুশকিল না বিশাল আসমান জমিন পাহাড় পর্বত আর সাগর মহাসাগর সৃষ্টি করা বড় কঠিন হ্যাঁ আমাদের তুলনায় আল্লাহর কাছে কোনোটাই কঠিন না তাই না কিন্তু আমাদের কাছে যদি রাখা হয় যে তোমাকে সাড়ে তিন হাতের একটা তৈরি করে দিতে হবে আর একজনকে বলা হয় যে তোমাকে একটা বিশাল একটা ফ্যাক্টরি তৈরি করে দিতে হবে আরে বাপ আমি বিশাল ভাগ কি করে তৈরি করতে পারি হ্যাঁ? তাই না কিন্তু যদি বলা হয় তোমাকে এই দুই হাতের একটা এয়ার কন্ডিশন এসি তৈরি করে দিতে আমাদের জরুর আছে এক্ষুনি রেডি তাই না কারণ টেকনিশিয়ান তাই না তো আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করো আহম আসাধ্য খালকান এই মুশরেক কাফের বিধর্মীগুলোকে বা মানুষকে সৃষ্টি করা কি বেশি কঠিন আম্মান খালাক না নাকি ওই সব সৃষ্টি ফেরিস্তা বিশাল বিশাল ফেরিস্তা জি হ্যাঁ তারপরে আসমান জমিন আরো কিছু ওগুলো সৃষ্টি করা বেশি কঠিন ইন্না খালাক না মানুষ তুমি তোমার মূল যে কি তোমার আসল কি সেদিকে একটু ফিরে যাও নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি নিন এমন এক কাদা থেকে যা বড় আঠা লাজবন মানে আঠা আঠা কাদা থেকে কাদাকে যখন সান দেন মাটি আর পানি মিশান আর তারপরে সেটা যত সামবেন তত কি হবে আঠা আঠা হবে কাদাতে নেমেছেন আর নামার পরে হাঁটু না হাঁটুর অর্ধে গেছে আর পা উঠানো জানে এমন হ্যাঁ চেটচেটে আর আঠা কাদা এত শক্ত মাটি এঁটেল মাটির এলাকা কোনদিন গিয়েছেন কেউ ওটা যায় না অনেক আর ওটা যাবে না মনে হয় আর যদি হাঁটুটা ঢুকে যায় তার উপায় নেই কেউ যদি ট্রেনে না ওঠে তা আপনার উপায় নেই যে উঠবে এমনও জমিন আল্লাহ পাকের আছে দুনিয়াতে আছে আমাদের অঞ্চলে আছে আল্লাহ বলছেন যে আদামকে সৃষ্টি করেছি এমন কাদা থেকে যেমন আঠা কাদা আঠা কাদা দিয়ে আল্লাহ তৈরি করেছেন বাল আজিল তা হে নবী বরং তুমি আশ্চর্য হবে তুমি আশ্চর্য হবে এদের আচরণে যে আল্লাহকে অস্বীকার করছে পরকালকে অস্বীকার করছে তুমি আশ্চর্য হবে এই একটা অর্থ আর একটা অর্থ কোন কোন তাফসির বলেছেন যে তুমি আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরত দেখে যে বিশাল আসমান জমি আর এই আসমানে অসংখ্য তারকা নক্ষত্র আর সূর্য চন্দ্র আর পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী আল্লাহ পাক কত কি সৃষ্টি করে রেখেছেন বলা যে তুমি এগুলো দেখে আশ্চর্য হবে আল্লাহ পাকের কুদরত আর তাদের তুমি আল্লাহ পাকের মহিমা প্রকাশ করবে আর তারা কি করেছে ঠাট্টা মজা করেছে তুমি আল্লাহ পাকের কুদরত আর নাস্তিক হ্যাঁ, মানে ঠাট্টা করে দেখো দেখো এগুলো সব প্রাকৃতিক হ্যাঁ ন্যাচুরাল সব তাই না ওর কাছে সব প্রাকৃতিক আর প্রাকৃতিক একজনের হঠাৎ ছিল ফকিরের ছেলে আর উত্থান হলো কোথায় রাজা হয়ে গেল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে গেল আর একজন ছিল সে রাজার বংশের মোগল বংশের রাজবংশের সে আজ রিক্সা চালক হয়ে গেল আজের আজীবতা একজন মমিন আশ্চর্য হবে আল্লাহ তাকে কুদরত আল্লাহ কি না করতে পারে হ্যাঁ রাজবংশের লোক আল্লাহ রিক্সা চালক করে দিয়েছেন হ্যাঁ বড় বড় জমিদারদের ছেলে এখন রিক্সা চালক হয়ে আছে আমাদের দেশে আর যে পথের ফকির ছিল তার সন্তান কোথায় চলে গেছে এইভাবে একটা একটা করে যদি দেখেন ভালো আজের তা আল্লাহ কুদরত আশ্চর্য হবে একজন মমিন আশ্চর্য হবে বয়স কারণ আর কাপের বিধর্মী নাস্তিক আপনি যদি আল্লাহ কুদরতের কথা বলে আপনাকে নিয়ে ঠাট্টা করবে দেখো এখন এইসব কথা কলেজের মসজিদিতে যেসব ইমানদার ছেলেরা পড়ে তাদের বক্তব্য অনেক ভাইয়ের আমাকে বলেছে যে মাস্টার ডিগ্রিতে পড়ার জন্য গেছি আর কিছু নাস্তিক ছেলেরা সাথে সঙ্গে সাথী সঙ্গে আছে পড়ে কোনদিন ধর্মের কথা বলেছি বা নামাজের কথা বলেছি আরে তুমি এখনো কোনো কথা বলো তুমি এখনো তুমি এম এ পাশ করছো আর তুমি এখনো তো ইসলাম এখনো আল্লাহ এখনো পরকাল এখনো নামাজ অভিনতি করে আছো তুমি বা লাজের হ্যাঁ, এরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে আল্লাহর কুদরত দেখে তুমি আশ্চর্য হবে আল্লাহর সৃষ্টি দেখে তুমি আশ্চর্য হবে আর কাফের বিধি নাস্তি বিধর্মী তোমাকে নিয়ে ঠাট্টা মজা করবে আরে কি রে তুই এখনো মূর্খ আছিস মৌলবাদী আছিস তুই বিএমএ পাস করে নিলি কলেজের স্টুডেন্ট তুই আর তুই এখন ওইসব কথা বলিস হ্যাঁ ঠাট্টা মজা করবে এই বিল্ডিংটা আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন ওয়াইদা জকির লায়াত করুন আর তাদেরকে উপদেশ দেওয়া হলে বিধি বিধর্মীদেরকে উপদেশ দেওয়া হলে লায়াত করুন তারা উপদেশ নিতে চাইবে না আর আল্লাহ পাকের কোন মজেজা নিদর্শন যদি দেখে কুদরতে কামেলা থাকে তাহলে ঠাট্টা মজাক করে এমনকি চাঁদকে বিদীর্ণ করে দুই টুকরো করে নবী করিম দেখিয়ে দিলেন তারপরে তারা বলতে লাগি তো বড় জাদু করে এতদিন তো মনে করছেন জমিনের দুনিয়াতে জাদু চলে আকাশের জাদু চলে হ্যাঁ কোন নিদর্শন যদি দেখে মজে যাই হোক আর কোন অলৌকিকত্বই হোক নবী থেকে অথবা কোন আল্লাহ পাখের কুদরতের বহি প্রকাশ আয়াত সৃষ্টিগত আয়াত দেখে আস্তাস্তান ঠাট্টা করতে শরীয়তের বিধিবিধান আয়াত শরীয়তে আয়াত হইতে পারে শরীয়তের বিধিবিধান বয়ান করো ঠাট্টা করবে এখনো তুই কি করছিস নামাজ পড়ছিস এক্সারসাইজ করছিস <clears throat> ওকালু আর তারা বলে ইনহাদা হচ্ছে একমাত্র সুস্পষ্ট জাদু মোহাম্মদ সাল্লাম আর এসব কোরআনের কথা যে পড়ছে না এগুলি জাদু তারা জাদু করতে বলে আর তারা বলে আয়দা মিথনা ওয়াকুন্না তোরামা ওইদামান নবী কালিসাম যেহেতু তাদেরকে মতের কথা বলতেন মতের পরে পুনরুত্থান আবার উঠানো হবে এই কথা বলতেন তখন তারা আশ্চর্য হতো তাদের এক শ্রেণীর লোকেরা পরকাল বিশ্বাসী ছিল না তাই বলতো তারা আয়দা মিথনা আমরা কি যখন মরে যাব মিথনা আর মুতনাও হয় মাথায় মুতেও হয় যেটা পুরো শীঘ্র আর মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে হয় যারা গ্রামার বুঝেন তাদের জন্য বললাম যদি মাতা এমতো হতো তো মিট না হইতো না মুত না হইতো আয়দামা মৃত্যু আছে কোরআনে করিমে এসে মৃত্যু দিয়ে আছে আয়দা মিতনা যখন আমরা মরে যাব অকুন্না তোরাবান আর আমরা মাটি হয়ে যাব ওয়াইজামান আর হাড়হাড্ডিতে পরিণত হয়ে যাব আইন্না লামাবুসুন তারপরেও কি আমাদেরকে উঠানো হবে আবার কি আমাদেরকে উঠাবে পরে গেলাম সরে গেলাম কিছুদিন হাড়হাড়ি থাকলাম তারপরে মাটিতে মিশে গেলাম শেষ যারা বেনামাজি তাদেরকে আমি ভালো করে জিজ্ঞেস করছি আল্লাহ রাস্তা বলুন তো দেখি পরকালে বিশ্বাস আছে যদি কোনো বেনামাজি থাকেন এখানে আধা নামাজি তিন অক্ট নামাজি চার অক্ট নামাজি ফজর নামাজ পড়েন না তাদেরকে জিজ্ঞাসা করছি পরকালে বিশ্বাস আছে বলেন কি বলেন আপনি আপনি আমাদের সন্দেহ করছেন একশো বার তাই না সবার বিশ্বাস আছে পরকালে আর পরকালে কি আমাদের প্রথম প্রশ্ন কি হবে নামাজ সম্পর্কে তো চার পড়ে ফজর করেন না পাশ করতে পারবে না প্রথমে ফেল যদি নামাজে ফেল তো আবার রোজা আর জাকাত আর হজ দিয়ে আর উমরা দিয়ে কাজ হবে এক সফরে পাঁচটা উমরা কাজে আসবে এ ডাউন কোয়ালিটির উমরা কোনো কাজে আসবে না বুঝতে পেরেছেন কোনো কাজে আসবে সুতরাং আল্লাহর হস্তে বিশ্বাসটা ভালো বিশ্বাস করেন আপনার বিশ্বাস আপনাকে যেন বাধ্য করে নামাজ পড়তে বলতে না হয় আপনাকে কেন বলতে হবে কারণ আপনার মাথার ব্যাপারে আপনাকে আপনার হিসাব দিতে হবে আমি হিসাব দেবো আপনার আমার হিসাব আপনি দেবেন আপনাকে উঠাবার জন্য আপনাকে বাধ্য করবে আপনার ইমান আপনার বিশ্বাস আল্লাহ নামাজ ছাড়া তো আমার কোনো উপায় নেই সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না আধা নামাজ আর বলছে যে আমার পরকালে বিশ্বাস আছে হাড়হাড্ডি হয়ে মাটিতে মিশে যাবো না বরং উঠবো অথচ নামাজ পড়ছে না মিথ্যাবাদী সে আল্লাহ ফাকরুল আলমী তারপরে বলছেন মুসলিম কাফেরদের কথা যারা পরকালে বিশ্বাসী ছিল না আমাদেরকে উঠানো হবে এমনকি আমাদের বাপদাদাকে উঠানো হবে আমাদের পূর্বের আমাদের পূর্বে তার বাপদাদা পূর্বপুরুষদেরকে উঠানো হবে না হ্যাঁ অবশ্যই তোমাদেরকে উঠানো হবে তোমাদের বাপদাদা চোদ্দ কুড়িকে উঠানো হবে পূর্বপুরুষদেরকে উঠানো হবে ও আন্তুম দা ফেরুন আর তোমরা সেখানে লাঞ্ছিত হবে যদি জবাবদেহি না করতে পারো আল্লাহর সামনে হাজির হয়ে ফরজের জবাব দিতে পারলে না ফরজ রোজার জবাব দিতে পারলেন না জাকাতের জবাব দিতে পারলেন না হজের জবাব দিতে পারলেন না হারাম থেকে বেঁচে থাকার জবাব দিতে পারলেন না হ্যাঁ শীত মুক্ত জীবন যাপনের জবাব দিতে পারলেন না বিদাত মুক্ত জীবন যাপনের জবাব দিতে পারলেন না তৌহিদ প্রতিষ্ঠাকারী সন্ন্যতের অনুসারী হওয়ার ক্ষেত্রে জবাব তিনি করতে পারলেন না ফেল করে বেরিয়ে তাহলে অন্তম ডাকের তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে এ বিশাল দুনিয়া আর বিশাল দুনিয়াকে কত যে সাজাচ্ছে মানুষ নিজের পয়সা দিয়ে তাই না কত উঁচা উঁচা টাওয়ার তৈরি করে আর কত টাকা খরচ করে কত সুন্দর করে সাজাচ্ছে বড় বড় শহর দেখে এই দিকটা আপনি চিন্তা করেন মানুষ কত খিদমতের লেগে আছে দুনিয়া হ্যাঁ এই দুনিয়া ধ্বংস হতে আল্লাহর একটি শব্দ লাগবে সিঙ্গার ফুক আল্লাহ বলছেন ফাইন নামাহিয়া জাজরাতু সেটা একটি বিকট শব্দ হবে মাত্র সিঙ্গার একটি ফুক আর সেই ফুকের বিকট একটি শব্দ মাত্র হবে ফায়দা হমিয়ান না হঠাৎ করে তখন সবাই হাড় হাড্ডিতে গ্রস্ত লেগে সেজে আর আত্মা এসে উঠে কবর থেকে উঠে তাকাবে হলুদি হলুদি ফয়দা মেনজরুন তখন তারা তাকাতে থাকবে এদিকে সেদিকে ওয়াকালু সেই সময় বলবে অবিশ্বাসীরা যারা কাল বিশ্বাস করতো না পুনরুত্থান বিশ্বাস করতো না তো মরে গেলাম পেট তো পেট এই দুনিয়াটাই সবকিছু দুনিয়াতে নেতৃত্ব পেলাম পেট পেলাম পেট সুখী জগৎ সুখী স্ত্রী সুখী ছেলে মেয়ে সুখী সব সুখী যাদের এই অবস্থা ছিল তখন বলবে হাই হাই সর্বনাশ ও কালু তারা বলবে ইয়া ওয়াইলানা হাই দুর্ভোগ হাই আমাদের সর্বনাশ হাজাইয়াউদ্দিন এটাই তো বিচার দিবস এটাই তো হচ্ছে প্রতিদান দিবস দিন মানে যাচা এখানে দিন মানে এই দিন মানে ধর্ম না দিন মানে হচ্ছে আর জাজা মালিক ইয়মির দিন মানে মালিক ইয়মির জাজা প্রতিদান দিবসের মালিক আল্লাহ ফকরুল আলম ওখানে সুরাফা দেয় যে দিন ব্যবহার হয়েছে সেই দিন মানে হচ্ছে প্রতিদান বদলা এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করে এখানে আজওয়াজ জৌজ মানে হচ্ছে জোড়া সে স্ত্রী স্বামীর জোড়া আর স্বামীর স্বামী হচ্ছে স্ত্রীর জোড়া এই এক জোড়া এই জন্য স্বামী স্ত্রীকে জৌজ বলা হয় জৌজ স্বামীকে বলা হয় জৌজ স্ত্রীকে বলা হয় যদি ওটাকে আরো যদি স্পষ্ট করে বলেন তো জৌজ মানে স্ত্রী আর জৌজ মানে স্বামী কিন্তু জৌজ দুটিকে বলা হয় মিন আয়াতেন খালাকাল মিন আনফুসাকুম আজওয়াজাকুম তোমাদের আল্লাহ স্বামী স্ত্রী তৈরি করেছে আর এখানে জোজ মানে একই রকমের লোক তাহলে আল্লাহ পাক কেমতের দিন আদেশ করবে যখন সিংহের খুব হয়ে গেল হাসর মাঠে উল্লেখের জালাম বিশেষ করে জালেমদেরকে এক জায়গায় করো ওয়াজওয়াজাহম এবং তাদের সাথী সঙ্গীদেরকে একত্রিত করো আকিবার ক্ষেত্রে সাথী সঙ্গী এবাদতের ক্ষেত্রে সাথী সঙ্গী আখলাদ চরিত্রের ক্ষেত্রে সাথী সঙ্গী ক্রাইম অপরাধের ক্ষেত্রে সাথী সঙ্গী কি বুঝলেন বুঝলেন আমার কথা মুসরে কুরু পত্তলিক একদিকে কবর মাজার পূজারি একদিকে হ্যাঁ বিদাতপন্থী একদিকে হ্যাঁ মানব রচিত বিধানের বিশেষ একদিকে একসাথে হো তোমরা হ্যাঁ তোমরা এই মানব রচিত বিধানের জন্য যে মেহনত করেছো যদি আল্লাহ দিন পরানি কারিমের খেদমত যদি একটু মেহনত করতে না করো এইরকমই এখন তরিকতলা যত তরিকতলা একদিকে বেনামাজি একদিকে হ্যাঁ বেরোজাদার একদিকে জালেমদেরকে তাদের সাথে সঙ্গীদেরকে জাকাত দেয়নি যারা জাকাতে বকিল এদেরকে এক দলে হজ ফরজ হজ করেনি এক দলে এদেরকে কৌশলুল্লেজনা জালাম ওয়াজ তরিকো তোলা আসে এখন যত তরিকা যত তরিকা আল্লাহর নবীর তরিকা ছাড়া বাকি যতগুলি তরিকা সবগুলি হলো এক দল করে এদেরকে আলাদা আলাদা কৌশলুল্লেজনা জালাম ওয়াজ ওয়াজ সাথী সঙ্গীতের কি নেতার ভক্ত নেতার ভক্ত এক দিয়ে করা জন্য অমাকামে আবুদুল আর যেসবের তারা এবাদত বন্দী করত পুজো করত আল্লাহকে বাদ দেবেন বলিল্লাহ আর এদেরকে রাস্তা দেখে দাও জাহান্নামের রাস্তা জাহান্নাম কোন দিকে আছে এদেরকে ভালো করে দেখিয়ে দাও জাহান্নামের দিকে ধাক্কা দাও এদেরকে নিয়ে যাও জাহান্নামের দিকে জাহান্নাম নিয়ে যাওয়ার আগে কি আর বিচার হবে না আল্লাহ হ্যাঁ, বিচারও হবে হুকুম তো হয়ে গেলে তাদের জাহান্নামে নিয়ে যেতে হবে ওকে আর এদেরকে জমা করে একত্রিত করে এদেরকে দাঁড় করো সুভান আল্লাহ পাকের হুকুম দেখবেন আজকাল স্টপের জায়গায় কিফ লিখা আছে যারা ড্রাইভিং করেন তারা বুঝেন ভালো করে তাই না যারা পড়ি কম্পিউটার পড়ি কেটেছেন যদি কিফ লিখা থাকে তার মানে কি হ্যাঁ স্টপ তাই না টিফ এর বহু বচন হচ্ছে টিফু টিফের বহু বচন হচ্ছে জমা হচ্ছে টিফু ওয়াকিফু এবং ওয়াকিফু হুম এদেরকে দাঁড় করাও থামাও ইন্নাহুম কারণ এদেরকে জিজ্ঞাসা করা হবে মসুল আজকাল বলে মানে আন্তা মসুল মানে তুমি এর বোঝা উঠাবে তুমি এর দায়িত্ব বলছে না জিজ্ঞাসা করা হবে সালায়াস আলোচকা মসকুল ইসিম মসুল মানে যাকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসিত ব্যক্তি এদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার যৌবনের হিসাব দাও তোমার বয়সের হিসাব দাও তোমার ধন সম্পদের হিসাব দাও তোমার বিদ্যার হিসাব দাও তোমার নামাজের হিসাব দাও তোমার তৌরিদের হিসাব দাও তোমার সুন্নতের ভক্ত ছিলে না বিদাত ভক্ত ছিলে তার হিসাব দাও এদেরকে থামাও হাসরের মাঠে এদেরকে নিশ্চয় জিজ্ঞাসা করা হবে আল্লাহ তখন এই অপরাধীদেরকে দলে দলে হাজির করবেন আর জমা করবেন ফেরিস্তাদেরকে দিয়ে তখন একে অপরকে সবাই জেগে জায়গায় হয়েছে আল্লাহ এদেরকে জিজ্ঞেস করো মা লাতানা সারুন কি হয়ে গেছে এখন চুপ হয়ে বসে আছো কেন লাতানা সারুন এক অপরে সাহায্য করতে পারো না বাতেলে সাহায্য করেছিলে হ্যাঁ মিছিল আর ভাঙচুরে তো খুব সহযোগিতা করেছিলে বাতিল কাজে শিল্প বিদাতে খুব ওরস ওরস ওরসের দল পাকাতে খুব সাহায্য করেছিলে লাখ লাখে হাজির হয়েছিল দেশের আনাজ কানাজ থেকে বিদেশ থেকেও আজমিরে পৌঁছেছিলেন লাতানা সারুন এখানে তো সাপোর্ট করো সহযোগিতা করো তোমাদের তো সাথী সঙ্গী সব মালাকুম কি হয়ে গেছে তোমাদের লাতানা সারুন একে অপরে সাহায্য করতে পারো না বরং সাহায্য কোথায় করবে আজকে তোমরা আত্মসমর্পণ করবে আজকে তোমরা আত্মসমর্পণ করেছো আজকে সারেন্ডার করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা ওয়াকালা বাদুম আলা আর তারা মুখোমুখি হবে আকবালা বাদুন আলা বাদুন মানে তারা সামনাসামনি হবে একে অপরের মুখোমুখি হবে সামনাসামনি হবে আর পরস্পরকে জিজ্ঞেস করবে কালু তারা বলবে একদল এর আগের আয়াত গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে সপ্তাহে আলোচনা হয়েছে একদল ভক্ত আর একদল হচ্ছে নেতা কালু তারা বলবে ইন্নাকুম কুন্তুম না নানা আনিল ইয়ামিন সাধারণ লোকেরা ভক্তরা নেতাদেরকে বলবে কালু মানে বলবে সাধারণ লোকেরা যারা অন্ধ অনুকরণ করেছে আল্লাহর কথা কোরআনিক বাদ দিয়ে রসুলের হাদিস আর সুন্নত আদর্শ বাদ দিয়ে অন্ধভাবে আমাদের হুজুররা বলেছে আমাদের মুরব্বীরা বলেছেন আমাদের দরিদ্রদের পীর মাসাই বলেছেন আমাদের নেতারা বলেছেন ধর্মীয় নেতা বা রাষ্ট্রীয় নেতা ইত্যাদি বাতিল কথা কোরআন হাদিস বিরোধী কথা বলেছেন ওই ক্ষেত্রে যদি কোরআন হাদিসের কথা আল্লাহ পাকের রসুলের কথা হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ এটা আল্লাহ এই জন্য নাজল করেছেন যে তোমরা কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে কিন্তু কোরআন এবং হাদিস বাদ দিয়ে উপেক্ষা করে যদি মানুষের কথা মানু তখন এই নেতাদেরকে ভক্তরা ধরবে তিরস্কার করবে আর ভক্তরা নেতাদেরকে তিরস্কার করবে পরস্পরকে তিরস্কার করতে থাকবে তাহলে তারা বলবে মানে ভক্তরা বলবে ইন্নাকুম কুন্তুম তাতু নানা আনি তোমরাই তো আমাদের কাছে এসেছিলে গোহানিল জবরদস্তি আরে তোমাদের কথা শুনতাম না জবরদস্তি তারা ঘরে এসে আমাদেরকে তোমরা করেছো বাড়িতে বাড়িতে এসে তোমরা করেছো তোমরা এই করো সেই করো কে মিলাদ করবে কতটা মিলাদ এই গ্রামে কতটা মিলাদ পেলাম মিলাদের গবেষণা কালকে এক ভাই বলছিল আমি ভাবছিলাম যে সবাই বেড়াতে শুধু হালুয়া রুটিরই ব্যবসা হয় না বলছে যে বিরাট মিলাদের ব্যবসা হয় এক এক মোল্লা কত শত মিলাদ এক রাতে করে তো এত টাকার লাভ কি করে বা ছাড়বে বিনা পুঁজির ব্যবসা যাতে কোনো পুঁজি ইনভেস্ট করতে হয় না সরকারি লাইসেন্স লাগে না কিছুই লাগে না বিনা পুঁজির ব্যবসা কি জন্য এই সবে বরাত ছাড়বে কোরআনের না থাক হাদিসের না থাক পেটে তো আছে পেটে নাই মানে পেটের ব্যবসা তো করতে হবে জি বারবার করে তোমরাই তো আমাদের গুমরা করেছে এইভাবে যত নেতারা ভক্তদেরকে গুমরা করেছে ধর্ম নেতাও তার দুনিয়ার নেতারা হবে যেখানে গুমরা করেছে ইসলাম থেকে কোরআন থেকে তোমরা তো জবরদস্তি আমাদের টেনে নিয়ে গেছো যাবে না মিছিলে টেনে জবরদস্তি নিয়ে গেছে নাহলে মারব মাধ্যমে নিয়ে যায় না তার সৃষ্টি করে যেতে হবে তোকে কেন যাবি আমি ইয়ামিন মানে তোমাদের বল প্রয়োগ জোর জোরপূর্বক আমাদেরকে জড়িয়ে নিয়ে তোমাদের আমাদের কাছে এসেছিল আর জোরপূর্বক আমাদেরকে তোমরা করেছে আর আরেকটি অর্থ হচ্ছে কালু তারা বললো ভক্তরা কাছে উল্লেখ করেছেন তোমরা আমাদের কাছে ডান দিক থেকে আসতে অর্থাৎ ভালোর দিক থেকে সে ভালো রাস্তা বন্ধ করে দিতে আর মানুষের কাছে ভালো জিনিসটা আছে ডান দিক থেকে আরো বিভাষায় এই জন্য কি আমাদের দিনও নেক আমল নামা ডান হাতে আসবে তাই না তোমরা ডান দিক থেকে আসতে মানে ভালো দিক থেকে এসে ভালো রাস্তায় তোমরা বন্ধ করে দিয়েছে কোরআন হাদিসের আলমরা এসে সন্ন্যতের কথা বলবে তৌহিদের কথা বলবে বিরাট থেকে সতর্ক করবে শিল থেকে সতর্ক করবে ওদের সম্পর্কে এমন কথা বলতে যে আমরা তাদের কথা শোনার সুযোগই পেতাম না খবরদার শুনবে না ওদের কথা সৌদি আরবে যাচ্ছ যাচ্ছ ওখান থেকে রিয়াল নিয়ে আসবে আপনাদের ওখানকার ধর্মই আসবে না বলে না বিদাতে বললাম সতর্ক করে পাঠায় বহু লোককে সতর্ক করে পাঠিয়েছে বিদাতে বললাম যাও যাচ্ছ তুমি সৌদি একটু সাবধান থাকে ওখানকার ধর্ম ধর্ম থেকে সাবধান থাকে আবার ওয়াহাবি হয়ে ফিরিও না আচ্ছা। রাস্তার দিক থেকে যেতেই তালু তখন এই নেতারা বলবে কথোপকথন হাসরের মাঠে বললাম তা গুরু মমিনী বরং তোমরাই তো মমিন ছিলাম বেমান ছিলেন আমরা যে অভ্যস্ত করেছি তোমরা আসলে বেমান ছিল চেষ্টা করলে তোমরা পারতে আমাদের কেন দোষ চাপাচ্ছ শুধু আমাদের উপর হ্যাঁ আমাদের তোমাদের উপর কোন কর্তৃত্ব ছিল না সুলতান মানে কর্তৃত্ব এমন না জবরদস্তি তোমাদের উপর একবারে চেপে পড়েছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম জবরদস্তি করেছি এমন কিছু না বলকুন্তুম কমান তামিন বরং তোমরাই সীমালঙ্ঘনকারী জাতি ছিলে এই তর্ক বিতর্ক হওয়ার পরে শেষখানে কম্প্রোমাইজ হবে যে দেখো ভাই উপায় আর নেই তোমরাও জানবে না আমরাও জান না একই দল দুনিয়াতে একই দল করেছি এখানে একই দল বুঝতে পারছেন তাহলে হচ্ছে আলাই না কৌল রব্বে না সকলে তখন বলে ফাহাক্কা আলাই না কৌল রব্বে না আমাদের রবের কথা আমাদের উপর বাস্তবায়ন হয়েছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আমাদের আজাদের স্বাদ ভোগ করতেই হবে আজাদের স্বাদ আল্লাহ বলছেন নিশ্চয় আমি এইরকমই অপরাধী পাপিষ্টদের সাথে আচরণ করব তাদের সকলকে শাস্তি দেব নেতা যারা গোমরা করেছে তাদেরকে শাস্তি দেব আর ভক্ত যারা অন্ধত্ব অবলম্বন করেছে অন্ধ হয়ে থেকেছে না না না আমরা কি বুঝি কোরআন হাদিস আমাদের বোঝা সম্ভব যা বলেছেন হুজুর সেটাই ঠিক আছে পীরে কিগুলা যেটা করেছেন সেটাই ঠিক হ্যাঁ এটাই তো শিক্ষা দেওয়া হয়েছে মৃত্যন্তরে কি আল মরিদ ও আমামা শেখে কাল মাইয়াতে আছে সাহেবকে পীর সাহেবের সামনে কেমন হবে মৃত লাশের মতো হবে মৃত লাশকে যেমন করে গোসল দেন উলঙ্গ গোসল দেন কাপড় খুললেন আর নাই খুললেন আর উল্টান আর পাল্টান কিছু বলবে মরদেহ কিছু বলবে ঠিক তেমনি মরিদ সাহেব খবরদার পীর যা করে তোমার সাথে তোমার বিবির সাথে তোমার ছেলে মেয়ের সাথে কিছু বলবে যদি তোমাকে বলে তোমার বিবির খাস বয়াত করতে হবে তুমি থাকো আগে তোমার বিবির বয়াতটা হয়ে যায় তারপরে তোমার আর তোমার বয়াত আগে হয়ে যায় পরে তোমার বিবি আলাদা আলাদা বয়াত একা একা বয়াত করতে হবে সব সব রাজি তাই না হ্যাঁ। বরং বিবিদেরকে বন্ধুদেরকে পীরদের পাটিবার জন্য পাঠায় আমার এক বন্ধু হচ্ছে একবার পীর দেখতে গেল কোনদিন পীর দেখিনি কারণ সব পীর মানিও না জানিও না একবার দেখতে গেলাম তো গিয়ে ঢুকে দেখি যুবতী যুবতী আঠারো বছর থেকে শুরু করে পঁচিশ তিরিশ চল্লিশ পর্যন্ত মহিলারা মাথা থেকে পা পর্যন্ত সব কিছু টিপছে এটা হলো আল্লাহকে পাওয়া তাদের কাছে বাতিল উপায় তাদের এই হলো ইসলাম যাই হোক যদি এটা নাও করেন তবুও নবী কারি সাল্লাহ ইসলামের তরিকা ছাড়া আর কোন তরিকা নেই একমাত্র তরিকা মোহাম্মদ রসুল্লাহামকে কারণ অনেক অনেক পীরের ভক্তরা বলে যে আমরা আমাদের পীরের সাথে এরকম করি আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে আমাদের বিবিদেরকে এরকম পাঠাই দেয় আমরা হক্কা পীর না ওইসব কিছু নেই তরিকা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ হাসান তরিকা যা কোরআনে করিমা আছে রসুল্লাহ হাসান হাদিস আছে বিশ্বাস করে না আল্লাহর একত্র প্রতিষ্ঠা করে না তাদের চরিত্র আল্লাহ এখানে উল্লেখ করেছেন ইন্নাহম কান তারা এইরকম ছিল এদা ইল আল্লাহম যখন তাদেরকে বলা হইত আল্লাহ ছাড়া কেউ বার হাত সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে নেই শেষদা আল্লাহ ছাড়া কারো জন্য নেই হ্যাঁ মানত আল্লাহ ছাড়া কারো জন্য নেই জবাই আল্লাহ ছাড়া কারো জন্য নেই তওয়াফ আল্লাহর ঘর কাবা ছাড়া আর কোন জায়গার তওয়াফ নেই ফরিয়াদ করা আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ নেই না ইয়াগুস রসুল আজম আছে না ইয়া গরিব নওয়াজ সাদা বাবা আছে কিবুল্লা একমাত্র আল্লাহর ঘর কাবা ছাড়া কোনো কিবুল্লা নেই যদি এই কথা বলা হয় আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই যদি বলা হয় তখন তার অহংকার করে বিরাটিদের লক্ষণ যাদের আকিদ আমলের শিল্প আছে তাদের বড় লক্ষণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন তাদেরকে দুনিয়া কিসা কাহিনী বয়ান করেন খুব খুশি জাল বয়ান করেন তবু নিষেধ করবে না এক অবাস্তব কথাও যদি বয়ান করেন সুহান আল্লাহ সুহান আল্লাহ মাসা আল্লাহ এই করবে তাই না আমাদের স্যার অজমরগুলি জানেন অনেক একটা বয়ান করেন আর যত উদ্ভট হবে সুভান হ্যাঁ সুভান কিন্তু যদি লাইলা তৌহিদের কথা বয়ান করেন যে তৌহিদ আল্লাহর জাতে আল্লাহর সিফাতে আল্লাহর সত্তায় আল্লাহর গুণে আল্লাহর কাজে বান্দার কাজে সার্বিক ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করতে হবে তাই না তৌহিদ আর দুয়া একমাত্র আল্লাহর জন্য আপনার ছেলে মেয়ে হয় না একমাত্র আল্লাহ দিতে পারেন আর কেউ দিতে পারে না রোগ ভালো হয় না একমাত্র আল্লাহ ভালো করতে পারেন কোনো শক্তি ভালো করতে পারে না এস্তাক বেরুন কি কথা বললেন আশ্চর্য কথা উলিয়া উলিয়া মানে দিন তারা অনেক কিছু করতে পারে কিন্তু করতে পারে না এস্তাক বেরুন অহংকার করবে এই হচ্ছে মুসলিমদের লক্ষণ তাদেরকে যদি বলা আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই তখন তার অহংকার প্রদর্শন করি আর বলে আনিন্না তারিখ আলে হাতে না তাহলে কি আমরা আমাদের মাহবুদদেরকে ছেড়ে দেব যারা দেব দেবদেবীর পূজা করে মূর্তি প্রতিমার পূজা করে তারা বলে আমাদের কি প্রতিমা পুতুল ছেড়ে দেব আর যারা কবর মাদার পূজা করে তারা তাদের আলেহা সেগুলি আমরা কি এই অলি উলিয়াকে ছেড়ে দেবো লে শায়ের মজনু হ্যাঁ এমন এক ব্যক্তির কথা শুনে যে কাব্য রচনাকারী যে প্রতি যে মজনুন যে পাগল নবী করিম সাল্লা সাল্লামের জামানা মুশ্রিকেরা এইরকম বলেছিল নবী সাল্লামকে শায়ের আর পাগল বলেছিল আজকেও যদি আপনি গ্রামে তৌহিদের কথা বলেন সেই গ্রামে যদি শিল্পীরা কবর মাজার পূজা থাকে তা আপনাকে সায়ের না বললে কি বলবো পাগল পাগল পাগল বলছে ওখান থেকে কি শিখে এসছে একেবারে পাগলের কথা শুনিও না আর যদি দেখে পাগলের পাগলেরও কিছু ভক্ত হয়ে গেল তখন চাষ সৃষ্টি করা শুরু করে প্রথমখানে পাগল বলে আপনাকে উপেক্ষা করবে বলছেন হেউ প্রতিপন্ন করে আপনাকে সমাজ থেকে বিতাড়িত করবে তাতে যদি কাজ না হয় দেশের নারী আমাদের কথা না শুনে তো ওরই কথা লোকেরা শুনছে কিছু তো লোক তৈরি হয়ে গেল তার সাথে চলে গেল তখন আপনার পিছনে লাগবে জি গতকালকে এক ভাই গোপালগঞ্জ থেকে টেলিফোন করছে যে দাওয়াতি কাজ গোপালগঞ্জ শহরে একটা জায়গায় শুরু করছিলাম সেখানে দাস দিতাম এক ভাইয়ের বাড়িতে গ্রামের লোক শহরে গ্রামে না সেটা শহরে সে মহাল্লার লোক উঠে পড়ে লাগলো দেখলো যে বেশ কিছু লোক তৈরি হয়ে যাচ্ছে মহাল্লা থেকে যে ওখানে দর্শ বাড়ির মধ্যে তারপর দশ বন্ধ করে দিল করতে দিল না গেল গেল শহরটা গেল মনে করলাম যে গ্রামে করলে গ্রামে চলে যায় নিজের গ্রামে চলে এলাম নিজের বাড়িতে দশ করা শুরু করলাম কিতাবত্ব দশ করা শুরু করলাম নিজের গ্রামে বলছে গ্রামে যখন শুরু করলাম সুহান আল্লাহ গ্রামের লোক শহরের লোক চাইতে বেশি শক্ত কট্টরপন্থী বিধান এমন উঠে পড়ে লাগলো আমার নিজের বাড়িতে দশ করবো তাই করতে দেবে না অনেকে চেন আমাদের মুক্তার ভাই এখানে ছিলেন আর সেই বেদাত পুকুরি থেকে জিন্দা পীরকে চিন্তা করে উঠে এসছেন তিনি আর সেই লোক দাওয়াতের কাজ করছেন শহরেও পারলেন নিজের বাড়িতে করছেন সেখানেও করতে দেবে না এদা কি অপরাধ একমাত্র করে শিরিক করিও না নবীর তরিকা মোতাবেক কোরআনে খুঁজো হাদিসে এর বেশি আর কিছু বলেছে এ আমাদের দাওয়াত এর বাইরে কি ওই ইসলামের দিকে ফিরে যাও যে ইসলামটা ইসলাম আর ইসলাম মডিফাইড হয় না ইসলাম সেই ইসলাম যেটা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যে অবস্থায় সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছে এটা কি কোনো অপরাধের কথা হইল হ্যাঁ না অরিজিনালিটির কথা হইল হ্যাঁ এটাই হচ্ছে জেনুইন কথা এটা হচ্ছে আসল কথা ইসলামের যে সেই ইসলাম দেখতে চাই সারা বিশ্বে যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সেসারা মক্কা নাই ছেড়ে গেছেন মক্কা বিজয় করার পরে বলে যে আবুল হক বরং নবী করিম সাল্লাম সত্য নিয়ে আগমন করেছেন ওসাদ্দাহ আল মুরসালিম আর আগের রসুলদের তিনি সত্যায়ন করেছেন এমন নতুন কোন কথা নিয়ে আসেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য নিয়ে এসেছেন হক নিয়ে এসেছেন এবং আগের যে নবী রসুলগণ আদাম নৌ থেকে শুরু করে যত নবী রসুলগণ এসছেন আল্লাহ তৌহিদ নিয়েছেন এসছেন আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে আল্লাহ পাকের এবাদত করো আর নবীর তরিকা চো আল্লাহ পাকের এবাদত করো ইব্রাহিম আলী ইসলামের তরিকা চো আল্লাহ পাকের ইবাদত করো নু আলি ইসলামের তরিকা চো আল্লাহ পাকের ইবাদত করো মুসা আলি ইসলামের তরিকা চো আল্লাহ পাকের ইবাদত করো ইসা আলি ইসলামের তরিকা চো এটা না ছিল সেই কথাই তো নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তো বলছেন মোহাম্মদ সাল্লাহ আগে রসুল গ্রহণের সত্যায়ন করেছেন সত্যায়ন তারা কাকে বলে এই যে অ্যাটেস্টেড করতে চান যে এমবিসিতে কাগজপত্র বা ফরেন মিনিস্ট্রিতে কি আর যেটা সার্টিফিকেট আছে ওটাতে সত্যায়ন তার মানে এই সার্টিফিকেট ঠিক আছে এটাই না তো মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আগের নবীরা যে দাওয়াত নিয়ে এসছেন তৌহিদ আল্লাহর একত্রের দাওয়াত হ্যাঁ রেসালতের দাওয়াত আখেরাতের প্রতি ইমানের দাওয়াত সব জীবন যাপনের দাওয়াত নদীর তরিকায় চলবে আর অন্য তরিকা আবিষ্কার করবে না এই দাওয়াত আদর্শের দাওয়াত চরিত্র গঠনের দাওয়াত এই রসুলগণের সত্যায়ন করেছেন মোহাম্মদ সাল্লাম ইন্নাকুম লাজায়কুল আজাবিল আলী নিশ্চয়ই তোমরা মর্মান আলিম কষ্টদায়ক বা যেটাকে বলা হয় যন্ত্রণাদায়ক তোমরা যন্ত্রণাদায়ক আজাব তোমরা আজাবের স্বাদ গ্রহণ করবো ইন্নাকুম নিশ্চয়ই তোমরা লাজায়কুল আজাবিল আলিম যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ ভোগ করবে আর তোমরা যা কিছু কর্ম করেছিলে তারই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে মানুষকে তাই দেওয়া হবে যা করে এসেছে আপনি যা করবেন তারই ফল পাবেন তাতে কোনো ঘাটতি হবে না আর বাড়ানো হবে না তবে আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা আল্লাহ এখানে বলছেন যে মানুষ কিভাবে কঠোর শাস্তির সম্মুখীন হবে আর মানুষ যা কর্ম করে যাবে সেই কর্মেরই ফল পাবে তবে যারা খালিস বান্দা যারা খাঁটি বান্দা যারা আল্লাহ পাকে নির্বাচিত মনোনীত বান্দা সৎকর্মশীল তাদের অবস্থা ভিন্ন হবে তাদের জন্য আজাবে আলিম নেই তাদের জন্য কষ্টদায়ক শাস্তি নেই তাদের জন্য বরং আল্লাহ পাকের নিয়ামত তাদের জন্য রয়েছে এই আয়াতগুলি ওই রকমই যেমন কোরআনে কেরিমের যে সুরাগুলি মুখস্থ হয় সেগুলি বলি কোরআনে বহু আয়াত রয়েছে এরকম যেমন এক সুরা তিন মুখস্থ আছে সুরা তিনে কি আছে হ্যাঁ লাকাদ খাল্লাকনা ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাযাকনাহু আসফালা সাফিলিন যদি মানুষ ভালো পথে না থাকে তো আল্লাহ নিচে থেকে নিচে নামিয়ে দেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন তবে যারা ঈমান নিয়ে আসবে সৎকর্মশীল হবে তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে তাই না সুরে আসর মুখস্থ আসা যাবে সুরে আসরে ওয়াল আসরে ইন্নাল ইনসান আল্লাহ ফি মানুষ ক্ষতিগ্রস্ত এই যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হবে ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ইমানদার ও আমিরুস সৎকর্মশীল যারা আর অত সবিল হাত যারা হকের প্রচার সত্যের প্রচার করবে অত সবই সব এবং এই ক্ষেত্রে যারা অটলতা অবলম্বন করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ এখানে বলেছেন যে মানুষ সম্মুখীন হবে ইবাদ আল্লাহ তবে যারা খাঁটি তাদের জন্য নির্ধারিত রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত জান্নাতের রিজিক রয়েছে তা হচ্ছে তার কিছু অংশ আল্লাহ এখানে বর্ণনা করেছে হাওয়া কেহু নানা রকমের ফলমূল তাকে হাতনের বহুবচন হচ্ছে হওয়াকে বহু রকমের ফলমূল অহম্মুক রামুন এবং তাদেরকে সম্মানিত করা হবে ফি জান্নাতি নাই কোথায় হ্যাঁ? নিয়ামত ভরা জান্নাতে আল্লাহ সরুরের মোতাকাবলিন এবং তারা খাটে বা আসনে অবস্থান করে বসে থাকবে মোতাকাবলিন মুখোমুখি হয়ে সামনাসামনি হয়ে ভিড় ভাড়ে দেখেন একে অপরের পিছনে বসে আছেন জায়গা নেই অল্প জায়গার জন্য একে অপরের পিছনে বসে আছেন যারা পিছনে বসে আছেন তুলনামূলক যারা সামনে বসে আছে তাদের তুলনায় পিছনে হ্যাঁ পিছনে জানেন কিন্তু সামনে যারা বসে আছেন একেবারে সামনে আছে জান্নাতে এইরকম বসা হবে না ভিড় ভাড় করে আর ভিড়ে পিছনে পড়ে আছেন একটু দেখতে পাচ্ছেন দেখছেন তো এইরকম না অন্য মোতাকাবিল সামনাসামনি আপনি বসে আপনার সামনে বসে সামনাসামনি কথা বলতেন কত সুন্দর লাগে কখন পিছন থেকে কথা বলা সাইড থেকে কথা বলা বিরক্তিকর এই জন্য মেহমান যদি মেজবানের বাড়ি কোনো বাড়িতে আসে অতিথি হয় তো সামনাসামনি বসে কথা বললেন হ্যাঁ সম্মানের সাথে কথাবার্তা বলা হইল এবং মেহমানও ভাবলো যে না আমার শ্রদ্ধা সম্মান করলো আমার সাথে ভালো ব্যবহার করলে তো আল্লাহ ফকরবুল আলমিনের জান্নাতে আলা সরোরের নিজ নিজ আসনে অবস্থান করবে জান্নাতের মোতাকাবেলিন মুখোমুখি হয়ে সামনাসামনি হয়ে ইয়োতাফ আলিম বেকাসিম মাই তাদের উপর প্রদক্ষিণ করানো হবে তাদের উপর ঘুরে ঘুরে আসবে বারবার করে একবার খাইয়ে দিই আমাদের স্যার বিয়ে শাড়িতে খাজানচিরা আমরা খাজানচি বললাম যারা ওই খাদন খেতে দিতে আসে কি বলেন আপনারা আচ্ছা যাই হোক আঞ্চলিক ভাষা তো এই ফার্সি ভাষাটা খাবেন কি ওটা অনেক জেগে যাচ্ছে তো যারা অনেক খাদ্য পরিবেশন করার জন্য আসে তারা একবার দিয়ে যদি চলে যায় মনটা ভরবে আরে হয় বেশি দিল চাপিয়ে তাও মসিব বেশি চাপিলে আর কম করলো অনেকের বেশি লাগলো আর যদি বারবার করে ফিরে আসে বারবার করে আসছে কি লাগবে বস্তর লাগবে ডাল লাগবে সবজি লাগবে বারবার করে ফিরে আসছে খাতির ভালোই খাতির করবে একবার বারবার করে আসছে আর জিজ্ঞেস করছে সুহান আল্লাহ জান্নাতে আল্লাহ ফকরবুল আলমিন সর্বোত্তম নিয়ামত রেখেছেন আল্লাহ বলছেন ইয়োতাফ আলিম তাদের উপর ঘুরি ঘুরি আসবে ফিরে ফিরে আসবে দেখতে স্বচ্ছ ঝর্ণা মাইন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ঝর্ণা আর কাস মানে হচ্ছে এমন গ্লাস যে গ্লাস পানিতে অথবা মদে ভরা কাসুন কাস খালি গ্লাসকে বলা হয় আরবি ভাষায় কাস বলা হয় যদি আজকাল কাস ব্যবহার করছেন এমনি গ্লাসের ক্ষেত্রে কিন্তু আসল আরবি ভাষা হচ্ছে কাস মানে যাতে কিছু আছে খালি গ্লাস নাই আছে এখানে আল্লাহ জান্নাতে যে শরাব দেবেন সুরাপান দেবেন তার কথা বলা হয়েছে ইয়োদাফ তাদের উপর করে ফিরে আসবে স্বচ্ছ ঝর্ণার সুরাপূর্ণ পাত্র নিয়ে ধর্ম পাত্র নিয়ে সারা ভরা পাত্র নিয়ে একবার না বারবার করে আসবে আরবদেরকে গাওয়া দিতে দেখেছেন একবার যদি গাওয়া দেয় আর গাওয়া দিয়ে চলে যায় সম্মান করল মোটেই সম্মান করলাম না এটা হচ্ছে আরবদের ট্রেডিশন কিন্তু গাওয়া এতটুকু একবার দিল আবার আপনার শেষ হতে শেষ হওয়ার আগে এসে হাজির দেওয়ার জন্য আবার হাতে নিচ্ছে আবার এরকম না আর যারা এই গাওয়া ঢালা জানে না তারা অনেকে ওই ধরে আছে ভেবে আছে যে দিবে আমাকে না আপনার কাছ থেকে ওটা নিবে সম্মানের সাথে নিয়ে ঢেলে দিয়ে আবার ধরাবে তো বলছেন যে এই সারাপ দেওয়া হয় বেদা যা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা হবে জান্নাতের যে সারাপ হবে মদ হবে সেটা হবে একেবারে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন পক্ষান্তরে দুনিয়ার পচা সড়া দুর্গন্ধযুক্ত তারপর ময়লাই ভরা পচা সড়া দিয়ে দুনিয়ার মদ তৈরি করে জানেন না জানেন না দাম্মাম জেলিয়ে আমরা যেতাম আমার মধ্যে যাই তো কয়েক বছর আগে শুনলাম যে যারা কয়েদি আছে তারা ওই যে ভাতগুলো খেতে দেওয়া হচ্ছে তাদেরকে দুপুরে রাত্রে ওই ভাত কি ওই যে ড্রেন আছে পানি কাঁচড়া বয়ে যাচ্ছে ড্রেনে বেঁধে রেখে পচিয়ে পচিয়ে দিয়ে মদ তৈরি করে খাচ্ছে মদ খেয়ে আসামি হয়েছে আর আসামি হওয়ার পরে ওখানে জেলে গিয়ে মদ পাচ্ছে না তখন ভাতকে পচিয়ে পচিয়ে সরিয়ে ওই ড্রেনে ভরে রেখে যখন পচে সরিয়ে ওতে নেশা হয়ে যাচ্ছে তখন ওটাকে মদ বানিয়ে খাচ্ছে আর তাতেও ধরা পড়েছে জেলের মধ্যে ধরা পড়েছে জেলে গিয়ে মানুষ ভালো হয় না ইল্লা সৌদি আরবে কিছু লোক ভালো হয় আমাদের দেশে জেলে গেলে ছোট ডাকাত বড় ডাকাত ছোট চোর বড় চোর ছোট মতর বড় মতর আছে ছোট খুনি বড় খুনি আসে ঠিক না কারণ ইসলাম তেমন সংশোধনের ব্যবস্থা তেমন নেই পক্ষান্তরে এখানকার জেলকে ইসলাহিয়া বলা হয় জেল সিজেন বলা হয় ইসলাম মানে সংশোধনের স্থান সংশোধনের স্থান তো এখানে সংশোধনের জন্য সাপ্তাহিক ওখানে বিভিন্ন ভাষায় আরবি থেকে শুরু করি বরং আরবিতে তো ক্লাস পর্যন্ত আছে যেসব যুবকরা বরং বয়সও হয়ে গেছে আর পড়াশোনা করতে চাই প্রাইমারি পড়া আছে তার মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে পরীক্ষা হচ্ছে শিক্ষক আছে তাফিজুল কোরআন কোরআন গোটা কোরআন মুখস্থ করার ব্যবস্থা আছে এই দেশে আলহামদুলিল্লাহ ইসলাম শেখা তৌহিদ সুন্নত শিখবেন তার ব্যবস্থা আছে এইভাবে এখানকার কয়েদিদের ইসলাম করা হয় এসব সত্ত্বেও অবস্থা বললাম যে ভিতরে এসব চলে গাঁজা হিরোইন ভিতরে পাচার করার চেষ্টা হয় যারা খাবার দাবার নিয়ে যায় বাইরে থেকে বাকালার জিনিস নিয়ে যায় নাস্তা পানি নিয়ে যাচ্ছে ওর মধ্যে কিছু নিয়ে গিয়ে এইসব কারবার চলে বাইরে থেকে যাচ্ছে <clears throat> আল্লাহ তো আল্লাহ ফকরবুল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতের জেল থেকে বাঁচান আল্লাহ বলছেন বেদা মদ জান্নাতের হবে বড়ই পরিষ্কার পরিচ্ছন্ন সাদা লজ্জাতুল বিন আর পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে লাতিহা কৌলু ওলাহু মানহা ইউজাফুল দুনিয়ার মধ্যে কি থাকে বলুন তো দেখি দুনিয়ার মধ্যে একটা থাকে নেশা আর কি থাকে হ্যাঁ? দুর্গন্ধ থাকে আর খেয়ে দে মাতলামি করেন দেখ ক্ষতি করে জান্নাতের মধ্যে এসব কিছু নাই তাই আল্লাহ কথা বলছে লাফিহা গৌলুম গৌল মানে হচ্ছে গৌল মানে হচ্ছে পেটের ব্যথা পেটের ব্যথা অনেক সময় এই মদ খেয়ে পেটের ব্যথা শুরু হয়ে যায় আর নাড়ি পাক দেওয়া শুরু হয় তারপরে বমি হয় মদে আর কাছে বমি মদ খেয়ে বমি করে দেখবে মদ করে দেখবে বমি করে রাস্তা রাস্তা বমি করে পড়ে আছে বমি করছে আসার খেয়ে পড়ে যাচ্ছে উঠছে পড়ে যাচ্ছে এগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে অনিষ্ট অমুল ইসলাম এই জন্য বলছেন যত নোংরামি আছে যত পাপ আছে সমস্ত পাপের মূল মা হচ্ছে এই মদ খাওয়া কারণ মদ খেয়ে শিল্প পুফুরি করতে পারে মদ খেয়ে খুন করতে পারে মদ খেয়ে মায়ের মা বোনের সাথে জানা করতে পারে সুতরাং এই মদ সমস্ত পাপের মূল মদ খাওয়ার পরে কোনো পাপ থেকে বাঁচবে কোনো নিশ্চয়তা নেই কিন্তু মদ যদি না খায় জেনা করলো মদনসত হয়তো জেনা করবেন হ্যাঁ খুন করলো অনেক লোককে খুন করবে যেমন আমাদের দেশের বড় অনেক ডাকাত চোর আছে আলম আলমা যাচ্ছে আচ্ছা আপনি আছেন আচ্ছা আচ্ছা যান যান যান শুনেছেন শোনেননি আপনি আচ্ছা, কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হলে একটু বলবেন আপনি রাস্তা দিয়ে যাতায়াত করবেন কোনো অসুবিধা হইলে ভয় লাগলে আমাদের বলবেন চোর ডাকাতে পৌঁছে আসে আমি কিন্তু মদ খেয়ে নিলেন না আলমও চিনবে না জাহেলও চিনবে আল্লাহর অলিও চিনবে না কিছু চিনবে গৌল না পেটের ব্যথা থাকবে না মাথার ব্যথা থাকবে না এটা হচ্ছেও সাপ দাড়ু না সোদা মানে হচ্ছে হেডাক মাথার ব্যথা তো জান্নাতের মদ খেয়ে সুরা পান করে মাথারও ব্যথা হবে না পেটের ব্যথা হবে না গৌলের অর্থ ওই জন্য ব্যাপক একটু করা হয়েছে পেটের ব্যথা মাথার ব্যথা অর্থাৎ শারীরিক কোন রকমের ক্ষয়ক্ষতি তাতে দেখা যাবে না দুনিয়াতে মদ খেয়ে শারীরিক বিভিন্ন ক্ষতি হয় হ্যাঁ স্বাস্থ্যের অবনতি ঘটে কিন্তু জান্নাতের মদ খেয়ে কোন রকমের শারীরিক ক্ষতি হবে না ওয়ালাহুম আনহা ইউমজাফুন আর তাকে কোন রকমের মাতলামি করবে না ইউমজাফুন মানে মাতলামি করবে না কাসের এবং এই কাছে থাকবে স্বামী ছাড়া যার ভাগে আল্লাহ হুরদেরকে দিয়েছেন ওই স্বামী ছাড়া আর কাউকে দেখবে না যে স্ত্রী স্বামী ছাড়া কিছু বুঝে না সতী স্ত্রী কেন সতী সাধী স্ত্রী স্বামী বিদেশে থাক আর দেশে থাক ঘরে থাক আর বাইরে থাক আর কাজে যাক আর বাড়িতে সামনে বসে থাক স্বামীর সাথে ভালোবাসা একই অবস্থায় আছে স্বামী স্বামী আর কোন মানুষকে দেখে না যদিও আমার স্বামীর চাইতে অনেক সুন্দর হোক না কেন অনেক শক্তিশালী হোক না কেন অনেক ধনাঢ্য হোক না কেন কিন্তু কিছু চরিত্রহীন মহিলা আছে স্বামীর চাইতে দু পয়সা বেশি কারো ঘরে যদি থাকে নিজের কাছে থেকে গরিবের কাছে থেকে লাভ কি ওই পয়সাওয়ালার সাথে বেরিয়ে চলে গেল যদি একটু দেখেন স্বামী তো আমার খিন্দুরওয়ালা আর তো এই রে ভালো রে তো স্মার্ট কে আছে বেরিয়ে পালিয়ে গেল সাথে হ্যাঁ চরিত্রহীন যারা পক্ষান্তরে যারা দিনদার যারা সতী সাথী রমণী আস্তে রাত তার সংযত নয় না স্বামী ছাড়া কাউকে দেখে না অন্যদিকে তাকাই না আল্লাহ জান্নাতি হুরদের একটি গুণ বর্ণনা করেছেন কাসার তারা হচ্ছে সংযত নয়না এই আইনার বলছেন এই মানে যারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে বড় বড় চোখওয়ালি হবে চোখ যদি বড় থাকে আর চোখের মনি যদি কালো থাকে আর চুল কালো থাকে দেখতে কত সুন্দর লাগে তাই না ছোট চোখ দেখতে ভালো লাগে না এটা ভালো কিন্তু আল্লাহ পাকুল্লা করেছেন তো হুর এই হুর হাওড়ার বহু বচন হুর মানে হচ্ছে সাদা ফর্সা অত্যন্ত সুন্দরী আর ইন মানে যারা বড় বড় চক্ষু বিশিষ্টা এই জন্য হুরে ইনদেরকে হুরে ইন বলা হয় কার নাম বাইদুল মাহরুম যেন তারা লুকায়িত ডিম দিন এক লুকায়িত আছে মানুষ স্পর্শ করে তারপরে ডিমের ভিতরে ডিমের খোসার ভিতরে লুকায়িত যে জিনিসটা আছে কেউ স্পর্শ করেন সেটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে এই হচ্ছে শাব্দিক তাস্তির কেউ কেউ এই বাইদুল মাহরুমের তাস্তির করেছেন লুডু দিন হ্যাঁ লুডু ইল মাহরুম যেমন অন্য আয়তে রয়েছে কামসার লুল মকমুল লুকায়িত মুক্তার মতো তারপরে এই জান্নাতিরা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে পরস্পরকে জান্নাতি জান্নাতি গিয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে যে কি অবস্থায় আছো কেমন আছো ভালো আছো খবর খাইয়া ইত্যাদি জিজ্ঞেস করবে তার মধ্যে একজন বলে উঠবে কালা মেন জান্নাতিদের একজন বলে উঠবে ইমনি কানালি তাই আমার এক দুনিয়াতে বন্ধু ছিল যেমন আমাদের দুনিয়াতে অনেক বন্ধু আছে আবার কিছু অসৎ বন্ধু আছে আছে না অসৎ বন্ধু হয়তো আখলাখের ক্ষেত্রে অসৎ না হইল এবাদতে অসৎ চরিত্র ভালো সেজন্য তার সাথে আপনার বা দুনিয়ার খাতিরে খাতির আছে কিন্তু নামাজি নয় নামাজ রোজা ভালো কিন্তু আঁকিটা ভালো নয় শির আছে কবর মাজা পূজা ঢুকে আছে এইরকম ধরনের জান্নাতে গিয়ে বন্ধুকে পাচ্ছে না খুঁজে তখন যে জান্নাতি ভাইরা আছে জান্নাতি যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ওদেরকে বলবে যে ইমনি কানালি কারিন গো আমার এক বন্ধু ছিল গো তাহলে কায়লুমিন তাদের একজন বলে ইমনি কানালি কারিন আমার এক বন্ধু ছিল সে বন্ধুকে দেখতে পাচ্ছি না এখনো সে দুনিয়া আমাকে বলতো আইনাকা লামিনাল মুসাদ্দিন তুমিও কি এসব কথা বিশ্বাস করো তুমি আমার কর্ম বিশ্বাস করো তুমি আবার নামাজ রোজা বিশ্বাস করো তুমি আবার পরকাল বিশ্বাস করো যে মরে গিয়ে আবার উঠতে হবে কেমন এইসব কথা আমি বিশ্বাস করি না অনেক বন্ধুরাই ছাত্র জীবনে হয়তো পড়াশোনা করেছেন কোন মুসলিমের সাথে অথবা মুসলিম নাস্তি অথবা পেট পূজার দুনিয়া ছাড়া ও আর কিছু জান না ও বাপমার কাছ থেকে দিন ইসলাম কিছু শিখেনি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াই শিখেছে সায়েন্স টেকনোলজি শিখেছে কিন্তু আল্লাহ পরকাল কিছু বাপমা শিখায়নি এইরকম মুসলমান তো এই লোক বলবে যে সে আমাদের দুনিয়াতে এরকম ঠাট্টা মজা করতো বলতো আইন না কালামিনাল মুসাদ্দিন তুমিও বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত তুমি এগুলো কথা বিশ্বাস করো কি আয়রা মিথনা আমরা যখন মরে যাবো না তোরাবান আর মাটি হয়ে যাবো এদামান আর হাড় হাড্ডিতে পরিণত হবো আইনা লম্বা দিনুন আর তারপরে আমাদের আবার হিসাব নিকাশ হবে না দিনুন মানে মহাসাবুন আমাদেরকেও কি আমাদের হিসাব নেওয়া হবে বা আমাদেরকে বদলা ভালো মন্দের বদলা দেওয়া হবে তাকে দেখতে পাচ্ছি না জান্নাতে বলবে এই লোকটিকে দেখতে পাচ্ছি না আমার দেশ দুনিয়াতে বন্ধু তাহলে তখন আল্লাহ পাক বলবেন হাল আন্তমুতালুম তাহলে ওই লোককে দেখতে চাও নাকি আল্লাহ বলবেন হাল আন্তমুতালুম ওই লোকটিকে দেখতে চান কারণ জান্নাতে যা চাইবে আল্লাহ দেবেন তো দেখবে তাকে আল্লাহ বলে ঠিক আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি ফাত্তালা তখন উকি মেরে দেখবে তখন তাকে দেখবে জাহান্নামের মধ্যখানে বন্ধু স্কুল লাইফের বন্ধু দাম্মান এখানকার জীবনের রুমমেট ছিল কোম্পানির কলিগ ছিল একসাথে কাজকর্ম চাকরি করত ইত্যাদি ইত্যাদি গ্রামের বন্ধু বাল্য জীবনের বন্ধু একসাথে খেলাধুলা করেছি ফুটবল খেলেছি কাবাডি খেলেছি হ্যাঁ? দেখতে চাই আল্লাহ দেখে দিবেন তাল্লাহ ইঙ্কিত তালা তোর দিন ওই জাহান্নামি বন্ধুকে দেখে বলবে তাল্লাহ আল্লাহর কসমেই আল্লাহর কসমের ইঙ্কিত তালা তোর দিন তুমি আমাকে ধ্বংস করে দিতে তুমি একসাথে পড়াশোনা করেছো একসাথে চলাফেরা করেছো এক রুমে থেকেছি তোমার কথা যদি শুনতাম তো তুমি আমাকে ধ্বংস করেই ফেলতে কীর্তলা করতে মানে তুমি ধ্বংসের কাছাকাছি আমাকে পৌঁছেই দিয়েছিলে আল্লাহ যদি আমাকে না বাঁচাতেন আর আমাকে ইমানদার না করতেন তোমার কথা শুনতাম আর দায়ুর্দি মানে ধ্বংস করে দেওয়া উচিত ওয়ালাউলা নেহমাত রব্বি আল্লাহর যদি অনুগ্রহ নিয়ামত না হইতো আমার উপর লাকুন তো মিনাল মহজারিন তাহলে আমিও জাহান্নামে যাদেরকে হাজির করা হয়েছে তোমার সাথে তাদের সাথে আমি হাজির হয়ে যেতাম আমার তো হাজির করা হয়েছে কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করবে তারপরে বললো আকমান আহমদুল আমাদের কি আরো মত হবে যে মত দুনিয়াতে হওয়ার হয়ে গেছে আর কোনো মত হবে না জান্নাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আর মত হবে না আর তুমি জাহান নেবে আর কোনো মত হবে না আফান আমাদেরকে কোনো মত হবে না কোনো মত ইল্লা মত আতানুল্লাহ আমাদের ওই এক মত একটি মৃত্যু যা হয়ে গেছে অমান আহনবে মুআজ্জাবি আর আমরা যারা জান্নাতি আমাদেরকে কোনো আজাদ শাস্তি দেওয়া হবে না ইন্না হাযা আর এই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি আল তার সবচেয়ে বড় কামিয়াবি কি আপনার ছেলে ডাক্তার হয়েছে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার ছেলে আমেরিকার নাগরিকত্ব পেয়েছে আপনার ছেলে অস্ট্রেলিয়ান হয়ে গেছে আপনি পুরো ফ্যামিলি সহ আপনি পশ্চিমা দেশে থাকেন আর গৌরব আমার গোটা ফ্যামিলি আমার খালা কুকুর সব আত্মীয় স্বজন ইউরোপে থাকে ইত্যাদি এইসব যে গৌরব করে এই যে কামিয়াবি না এইসব কামিয়াবি নাই কামিয়াবি হচ্ছে জান্নাতে যাওয়া কামিয়াবি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা আমার জোহজে আনিন না অবদুল জান্না খাস যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর জান্নাতে দাখিল করা হলো জান্নাত পেয়ে গেল ফাঁকাত ফাঁসে কামিয়াব হয়ে গেল আল্লাহ বলছেন ফৌজুল আজিম এ সবচেয়ে বড় কামিয়াবি সুতরাং এই কাজের জন্য এই উদ্দেশ্যে এই টার্গেট নিয়ে আমলকারীরা যেন আমল করে এই জান্নাতের কামিয়াবের জন্য মহা সফলতার জন্য যারা কর্মকারী তারা যেন কর্ম করে আর আমরা সকলেই কর্মকারী কর্মকারী নাই আমলের সুযোগ কতদিন আছে যতদিন চোখ বন্ধ হয়নি মত আসেন এ মা তাই গুলো আদাম আদম সন্তান মারা গেলে এই তাকা আমার আমল বন্ধ হয়ে যায় মত যদি চলে আসে আসরের আগে আর আসর নামাজ আপনার পড়ার তফিক হবে না আমার পড়ার তফিক হবে না সুতরাং আমল করতে এসেছেন কর্মজগতে কর্ম করেন আল্লাহর হস্তে আল্লাহ পারবেন তফিক আচ্ছা বলু আতিথ্যের দিক থেকে এই জান্নাতের নিয়ামত কল্যাণকর নাকি জাকুমের গাছ কোনটা নিবে জাকুমের গাছ নেবে মানুষ কালা জিজ্ঞাসা করছে এই জান্নাতের নিয়ামত তোমাদের সামনে পেশ করলাম কিছু সেটা তোমাদের জন্য কল্যাণকর নাকি জাকুমের গাছের অপেক্ষায় আছে যে জাকুম খাবে জাকুম কাটা এমন কাঁটাওয়ালা গাছ যে গাছের কথা আল্লাহ কোরআনে কেরিমের আয়াতগুলিতে উল্লেখ করেছেন আল্লাহ বলছে ইন্না জাআলনা ফিতনাতাল লিজালিমিন এই জাকুম গাছকে জালেমদের জন্য পরীক্ষার কারণ করে দিয়েছি ফিতনায় পড়ার কারণ করে দিয়েছি এই গাছের আলোচনা শুনলে তারা ফিতনায় পড়ে যাবে পরীক্ষায় পড়ে যাবে কেন যখন তাদের বলা হবে যে জাকুম গাছ কোথায় হ্যাঁ কোথায় জাকুম গাছের শেকড় কোথায় আল্লাহ পাক বলছে ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম এই এমন এক গাছ যা গজাই কোথায় কি আসলিল জাহিম জাহান্নামের নিচু তলায় জাহান্নামের একবার নিম্ন ভাবে তার শিকড় আছে জড় আছে তাহলে ওহা কান্নাহু নাম শায়াতিন আর তার ডগা তার ওহা তার চূড়া ওই জাকুম গাছের যে চূড়া বা ডগাগুলি যা আছে শাখা প্রশাখা এগুলি কেমন দেখতে খুব সুন্দর হ্যাঁ বড়ই গাছের মতো আম গাছের মতো কান্নাহু রুসু শয়াতি শয়তানের মাথাগুলির মতো শয়তান মাথাগুলির মতো মানুষকে বুঝাতে হবে তো শয়তানের মাথাকে আরবরা দেখেছিল দেখি আল্লাহ যে যখন কোরআন নাজিল করছেন তখনকার কথা নেন অথবা এখনকার কথা নেন আল্লাহ পাক বলছেন যে জাকুমের গাছের যে ডবাগুলি আছে বা ডাল শাখা প্রশাখাগুলি আছে এগুলি হচ্ছে শয়তানের মাথার মতো তো যেটা দিয়ে উপমাদে বোঝানো হচ্ছে সেটা তো সে সম্পর্কে যাদের নলেজ না থাকে আমরা কেমন বুঝবো ঠিক কিনা তো আল্লাহ পাকে এমন জিনিস দিয়ে বলেছেন যেটাই জানি না আমরা ঠিক না জানি যে শয়তালের মাথা কেমন হ্যাঁ, কিন্তু একটা জিনিস জানা আছে শয়তালের মাথা না দেখলে ভালো করে জানে শয়তাল হচ্ছে বিপদ ভয়ঙ্কার ঠিক না আমরা ছোট কলেজ ছোটকালে আমরা দেখতাম যে আমার ছোট ভাইরা নিজের কথা তো বলতে পারবো না আমাকে ভয় দেখিয়েছে বাপ মা যখন কান্নাকাটি করেছি কিন্তু নিজের কথা তার মনে নাই কিন্তু ছোট ভাইদের দেখতাম যখন ওই রাত্রে জ্বালাইতো কান্না করতো বিরক্ত করতো আমরা এই বাঘগুড়ি ধরে দিল বাঘগুড়ি ধরে আমাদের অঞ্চলে বাঘগুড়ি বাঘও দেখেনি ও বাচ্চা আর বুড়িও জানেন না হ্যাঁ তারপরে নেকড়া নেকড়া বলে ভয় দেখে তো কোনো এলাকায় আছে নেকড়া বলে ভয় ন্যাকড়া চলে এসেছে ধরবে তুমি আমাদের এলাকায় ওই রাশি মালদাতে নখকে ল বিকৃত করে বলা অভ্যাস আছে তো ন্যাকড়াকে লাকড়া বলত লাকড়া ধরে নিল মহিলারা বলত কিন্তু না নেকড়ে বাঘ বুঝি না এখনো তো অনেকে দেখেনি তাই না নেকড়ে বাঘ বুঝি না আমরা বাচ্চারা বুঝে না আর ওই বাঘ বুড়িও বুঝি না ঠিক না কিন্তু বাঘ বুড়ি ভয়ঙ্কর আর বাঘ বুড়ির কথা শুনলে বাচ্চা চুপ কান্না করছে চিৎকার করছে শুনলে চুপ তো আল্লাহ পাক আলমী ওই রকমই যদি নাও দেখে থাকে শয়তানের মাথা কিন্তু জানি শয়তান মানে শয়তান আর শয়তানের মাথা হচ্ছে বড় ভয়ঙ্কর হ্যাঁ দেখলে ভয়ে মরে যাবে মানুষ সুতরাং সাবধান ওই জাকুমের যে ডালগুলি আছে শাখা প্রশাখা আছে ওইগুলি শয়তানের মাথার মতো ঘোড়ার ডিম না দেখো যদি বুঝলেন ঘোড়ার ডিম তো বুঝলেন না এই জাহান্নামীরা এই জাকুমের গাছ থেকে খাবে হামালে ওনা মিনহাল বুতুন আর তা দিয়ে তারা পেট পূর্ণ করবে সুম্মা ইন্নালাহুম আলাইহা লাশাওবা মিন হামিম ডাল কণ্টকযুক্ত এই গাছের লতা পাতা খাবে খেয়ে গলায় আটকে যাবে গলায় যখন কাটা মাছের কাটা আটকে গেছে না অনেকে জানুন মাছের কাটা আটকে তো তো মাছের কাঁটা আটকাতে দিয়ে একটা কাঁটা আটকিলে অবস্থা খারাপ হয়ে যায় তাহলে চারদিকে কাঁটা আর কাঁটা কাঁটা আর কাঁটা হয়েছে সেই খাবার যখন দেওয়া হয়েছে দিয়ে আটকে গেছে আটকে যাওয়া জিনিস উগলে ফেলার চেষ্টা করবেন না হয় গিলার চেষ্টা করবেন প্রথম মানুষ চেষ্টা করে উগলে ফেলার উগলে ফেলতে পারছেন না তখন কি করে চেষ্টা করে ভাতের মুঠো দে নয় ভর্তার মুঠো দে কোনো যে শব্দ দে দে ছাতুর মুঠো দিয়ে ডুবা তাই না মানে কলা খা কলা দিয়ে ঢুকা করে না হ্যাঁ কলা খা বেশি করে গিলে কলা দিল কলার এক কামড় দিয়ে গিলে ঢুকা মা বলছে যে ঢুকা তোর কাটা না হইলে আর উঠাইতে পারবি না এইসব চেষ্টা করা হয় দুনিয়া থেকে জাহান্নামীরা যখন এই কাটা জাকুমের কাটা গলায় আটকে যাবে উগলে ফেলতে পারছে না আর ভিতরেও যাচ্ছে না ফেঁসে গেছে তখন পানি চাইবে হাই হাই করবে যে কিছু দাও কাঁটাকে নামাই এদিক ওদিক করি আল্লাহ পাক তখন কি দিবেন ওই গরম এমন পানি যাতে পুজ ভরা আছে রক্তর পুজ জাহান্নামীরা জলে জ্বলে যে রক্ত পুজ হয়েছে আর গরম পানি মিশানো তাদের ফুটন্ত পানি আমি মানে ফুটন্ত পানি তা দেবেন নামাবার জন্য সম্মিশ্রণ এই জন্য ওপর মানে ওপর যাবে বা মিন ফুটন্ত মিশ্রিত পানি হবে সৌবান মানে হচ্ছে সংমিশ্রণ মানে নামাবার জন্য নামছে না তারপর নামছে না কি হবে তাতে এখানে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইসার মাফি বুতুনি হজুর ফুটন্ত পানি যখন গলা দিয়ে নামবে পেটে নাড়ি ভুড়ি যা আছে সব নিয়ে পায়খানা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে যা কিছু পেটে ছিল নারী ভুড়ি অলজুলু তার চামড়া সবগুলিকে নিয়ে নেমে যাবে এই আজাব হতেই থাকবে কিন্তু মত আসবে না দুনিয়াতে এরকম একটু কষ্ট হলে মরে যেত তাই না মরবে না বেহস হবে না মরবে না হুসও থাকবে কষ্ট পেতে থাকবে আল্লাহ তাফরুল আলমী তারপরে এরশাদ করেছেন সুম্মা ইন্না জাহান্নাম পারবে না তাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে অবশ্যই অবশ্যই জাহান্নাম ওই জাহান্নামে ফিরে ফিরে ঘুরে ফিরে জাহান্নাম ঘুরে ঘুরে জাহান্নাম এমন নয় দেখেন দুনিয়ার জেলে যারা আছে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে মাঝে মাঝে নিয়ে যাওয়া এখানে দাম দামাম হাসপাতালে কয়েকদেরকে দেখেছি হাত পা বাধা আছে আর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে তাহলে যারা আসামি তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু যারা কয়েদি আসামি তাদেরকে জাহান্নামের বাইরে নিয়ে আসা হবে যে চলো তুমি অসুস্থ হয়ে গেছো আর তুমি এখন ক্ষীণ হয়ে গেছো চলো এবার তোমার একটু ট্রিটমেন্ট করা হবে করলে মানা যায় জুলুদ হুদাল্লাহ জুলুদ বাইরাহা চামড়াগুলি যখন পুড়ে যাবে তখন আর যেহেতু শাস্তি চামড়াকে আসল শাস্তি অনুভব করে মানুষ সেজন্য আবার নতুন মূল চামড়ার সাথে সাথে দিয়ে দিবেন জাহান নামের মধ্যে অবস্থান করতে থাকবে আল্লাহ কারণ তারা তাদের পূর্বপুরুষদেরকে গুমরা পথভ্রষ্ট পেয়েছিল ফাহম আলা আসার অতপর তারা তাদের অন্ধ অনুকরণে তারা ঝাঁপিয়ে পড়েছিল তারা যদি চোখ খুলে চলত অন্ধ অনুকরণ না করত বাপদাদার ধর্মের উপর না থাকতো বরং কোরআন হাদিসের ধর্মের উপর থাকতো তাহলে এই দশা হতো না যান মানে আসতে হতো না এখান থেকে আজকে ছেড়ে দিচ্ছি আল্লাহ ফকরবুল আলমী যেন কোরআনে করি বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আমাদের সকলকে যারা জানা তৌফিক দশ দান করেন জাহান নামের আজাদ থেকে যেন আমাদেরকে রক্ষা করেন দুনিয়াতে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আকিদার সংশোধনের তৌফিক দান করেন এবাদত সুন্দর করা তৌফিক দান করেন আখলাখ চরিত্র সুন্দর করার জন্য তৌফিক দান করেন ওসল্লাহ আলীন মোহাম্মদ আলা আলী ওসাহি আজকে তফসির হবে সুরা সাফাতের দ্বিতীয় অংশের আল্লাহ পাক সাফাতের আট নম্বর একাত্তরে এরশাদ করেছেন ওয়ালাকাদুল্লাহম জামানার পূর্বের কথা যে আগের মানুষরা অধিকাংশই পথভ্রষ্ট ছিল সুতরাং আজকে হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার যুগে অধিকাংশ পথভ্রষ্ট এটা কোনো নতুন কথা নাই যেন এতে নবী সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আমাদেরকেও জানানো হয়েছে এর সাথে প্রত্যেক মানুষকে জানানো হয়েছে যে অধিকাংশ মানুষ ভুল পথে চালিত থাকবে বিভ্রান্ত থাকবে বলা কাবদল্লা কাবলাহম আর নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়েছে কাবলাহম এদের পূর্বে আকসারুল আউ্বালিন পূর্ব যুগের অধিকাংশ লোকেরা ওয়ালাকাদ আরসাল্লাফিহে মুজেরিন এর মানে এই নয় যে অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়েছে তার মানে তাদেরকে হেদায়ত করা হয়নি তাদের জন্য নবী রসুল পাঠানো হয়নি তাদেরকে কেউ জানাবার লোক হয়নি এমনটা নয় তাই আল্লাহাক বলছেন যে ওলাকাদ আরসাল্লা ফিহিম আর নিঃসন্দেহে আমি প্রেরণ করেছিলাম তাদের মাঝে মুনজেরিন বহু সতর্ককারী অনেক নবী রসুল পাঠিয়েছিলাম যারা তাদেরকে সতর্ক সাবধান করেছে তারপরও তারা সাবধান হয়নি তারা সংশোধন করেনি তারা পাপ থেকে বাঁচতে চায়নি না যাদেরকে আমি মঞ্জেরিন হিসাবে সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলাম তাদের অন্যতম হচ্ছেন তাদের একজন হচ্ছেন নূহ আলি ইসালাম আর আদাম আলি ইসালামের পরে দীর্ঘ যুগ ধরে শত শত বছর চলে গেছে কোনো শির ছিল না কুফরি ছিল না আল্লাহ ছাড়া অন্যের পূজা এবাদত ছিল না আল্লাহ ছাড়া অন্যের অন্যকে সেজদা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান পাওয়া যায় রোগ ভালো হয় এসব সিরকি কুফুরি ছিল না প্রথম শুরু হয় নু আলি সালামের পূর্বকালে তাই তখন প্রয়োজন হয় মানুষের এই শির্ক থেকে মুক্ত করে তৌহিদের দিকে দাওয়াত দেওয়ার যে তৌহিদ নিয়ে আল্লাহ পাক আদম আলী সালামকে পাঠিয়েছিলেন আর মানুষ আপন ফিতরাত প্রকৃতির উপর দীর্ঘ যুগ ধরে ছিল তাই আল্লাহ প্রথম নৌ আলী সাল্লাম দিয়ে শুরু করেছেন আর তারপরে বেশ কিছু নবী রসুলগণ যারা সতর্ককারী মুনজেরিন তাদের কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করেছেন আল্লাহাকে সাদ করেছেন যে আর নিঃসন্দেহে নু আলি সালাম আমাকে ডেকেছিল আমার কাছে দোয়া করেছিল দোয়া করেছিলেন তিনি কখন যখন সাড়ে নয়শো বছর হয়ে গেল মানুষ হৃদায়ত হয় না মানুষ হেদায়ত হয় না নিরাশ হয়ে গেলেন একদিন দুই দিনে এক বছর দুই বছরে দশ বছর বিশ বছরে তিনি নিরাশ হননি সাড়ে নয়শো বছর মানুষকে দাওয়াত দেওয়ার পরেও তাফসির কার্বন লিখেছেন যে মাত্র আশি জন লোক তার ওই জলজাহাজে সর হয়েছিল অর্থাৎ তারাই শুধু মুসলিম ছিল না দানা আলি সালাম আমাকে ডেকেছিল ফালা নেমাল মুজিবুন তখন আমি কতই না সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম মুজিব মানে যেই ব্যক্তি ডাকে সাড়া দেই যেই ব্যক্তি ডাক শোনে ডাকের জবাব দেয় মুজিব মানে জবাব দেনেওয়ালা তিনি জবাব দিয়ে থাকেন তো যখন নু আলী সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে রব্বে ইন্নি মাগলুবুন ফান্তাসের এক জায়গায় কোরআন করিমের সুরে কামারি আল্লাহ আমি এদের কাছে পরাজিত অপদস্থ লাঞ্ছিত ফান্তাসের আল্লাহ তুমি এর প্রতিশোধ নাও আমাকে সাহায্য করো ছোট্ট একটি দোয়া এছাড়া সুরায় নুহের শেষ দিকে দোয়াগুলি রয়েছে রব্বিল্লাহ তাজার আলাল আর্দ মিনাল কাফিরিনা আল্লাহ পৃথিবীতে কাফেরদের একটিও ছাড়িও না সাড়ে নয়শো বছর ধরে এদেরকে সৎপথের দাওয়াত দিলাম আল্লাহর একত্রের দিকে দাওয়াত দিলাম ভালো কাজের দাওয়াত দিলাম কেউ নাই না এরা লা তাজার আল্লাহ ছাড়িও না আলাল আর্দে পৃথিবীর বুকেই মিনাল কাফির কাফেরদের কোনো কাউকে হুম আল্লাহ যদি এদেরকে ছেড়ে দাও ইউদিল্ল ইবাদাক এরা বেঁচে থাকলে এরা আগামী প্রজন্মকে গুমরা পথভ্রষ্ট করবে দু চারটা যারা হেদায়ত হয়েছে এদের এদের সন্তানদেরকে আবার গুমরা পথভ্রষ্ট করবে ইউদিল্ল ইবাদাক আর এদের নসল থেকে এদের প্রজন্ম থেকে ভালো মানুষ আর পয়দা হবে না ইল্লা ফাজান কাফারা এরা একেবারে নাপাক হয়ে গেছে ক্যান্সার এইভাবে এই সুরা শেষ হয়েছে সুরায় নো নু আলি সালামের দোয়া দিয়ে আল্লাহ পাক বলছেন নু আলি সালাম আমার কাছে দোয়া করলেন আমি তখন কতই না সুন্দর দোয়া কবুলকারী ছিলাম ওয়ানাজ্জাইনাহু তখন আমি তাকে মুক্তি দান করলাম ও আহলাহু তার পরিবারকে মুক্তি দান করলাম ও আহলাহু মানে তার পরিবার মানে মমিনরা মমিনরা আসল পরিবার মমিনরা আসল পরিবার নু আলি সাল্লামের পরিবার মানে তার ছেলেরা যারা ইমান নিয়ে এসেছিল তারা নু আলি সাল্লামের পরিবার বলতে তার স্ত্রীকে বোঝানো হয়নি কারণ তার স্ত্রী ইমান নিয়ে আসেনি তার এক ছেলে যে কেনান যার নাম তফসিলের দিতে এসছে সে ইসলাম গ্রহণ করেনি ইমান নিয়ে আসেনি সুতরাং তারা নু আলি সাল্লামের পরিবার নয় যদিও স্ত্রী যদিও একজন ছেলে তারা পরিবার নাই আল্লাহ পাক কোরআনিকের মেঘটি আজ তাই বলেছেন ইন্নাহুল্লাহ ইসলামিন আহলেক নু আলি যখন দোয়া করেছিলেন ছেলের জন্য ছেলে ডুবে যাচ্ছে এখন <coughs> বলছে আমি পাহাড়ে চেপে যাবো আর ইয়াসে মনে মিনাল মা পানি থেকে বেঁচে যাব তখন আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন রব্বে ইন্নামিনী আল্লাহ এটা তো আমার ছেলে ও ইন্নামিন আহলি এটা তো আমার পরিবারের সদস্য আর তোমার ওয়াদা সত্য ওয়ান তাহাকামুল হাকিমিন আল্লাহ তুমি একে বাঁচাও এই আশা করেছিলেন আল্লাহ পাকের কাছে তখন আল্লাহ পাক কি বলেছে ইন্নাহু লাইসা মিন আহলিক এ তোমার পরিবারের নয় তোমার পরিবার হচ্ছে মুমিনরা যদিও বংশের লোক না হয় তাহলে আমাদের সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক আখলাখ চরিত্রের সম্পর্ক এবাদত বন্দীর সম্পর্ক আল্লাহর একত্র তৌহিদের সম্পর্ক নবীর আদর্শকে বাস্তবায়ন করার সম্পর্ক যে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠা করবে সন্ন্যাদ কায়েম করবে নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করবে হারাম নাজেজ পাপ থেকে বেঁচে থাকবে তত বেশি আপনার ঘনিষ্ঠ সদস্য আপনার পরিবারে নিঃসন্দেহ আসল ভাই ভাই আর আপনার আপন ভাইও যদি হয় আর বেদিন বেনামাজি হয় হলে ইসামিন তোমার পরিবারের আল্লাহ তোমার ছেলেও যদি হয় আর যদি সে বেদিন হয় বেনামাজি হয় মুশরিক হয় পত্তলিক হয় মাজারপন্থী হয় তাহলে ইন্দা হলে ইসামিন তোমার পরিবারের নয় তো আল্লাহ পাক আলমিন করেছে নো আলী সালামকে আমি নাজাদ দিলাম মুক্তি দিলাম আর তার পরিবারকে নাজাদ দিলাম মিনাল কার্বিল আজিম মহা বিপদ থেকে কার্ব মানে হচ্ছে বিপদ আর আজিম মানে তো জানাই আছে আপনাদের মহান তো মহা বিপদ থেকে মহা বিপদ হচ্ছে বিশাল বন্যা এমন বন্যা শুরু হলো আকাশ থেকে বৃষ্টি আর নদী নালা থেকে পানি তো আসছে বন্যার পানি যেমন আসে মাটি থেকে এমন মাটির তলা থেকে পানি উঠছে জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে স্বীকার করে লিখেছে এর চাইতে বড় মুসিবত দুনিয়ার কোন মুসিবত হতে পারে যে বাঁচার কোনো উপায় নেই পাহাড়ে চড়বে পাহাড়ে ডুবে যাবে কোথাও বাঁচবে না আল্লাহ পাক একে আল কারবুল আজিম বলেছেন ওয়াজা আল্লাহ বাকিন এবং আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তার সন্তানদেরকে জরুরিয়াতাহু মানে তার সন্তানদেরকে নু আলী সালাম সন্তানদেরকেই অবশিষ্ট রাখলাম বংশানুক্রমে নু আলী সালাম এর জামানায় যে কজন লোক ওই পানি জাহাজে চেপেছিল সেই কয়জন লোকেরই প্রজন্ম এতগুলি ছড়িয়ে পড়েছে পৃথিবীতে আর দুনিয়াতে কোনো লোক ছিল না সমস্ত ধ্বংস হয়ে গেছিল দুনিয়াতে এত ছড়িয়ে ছিটে লোকও ছিল না তখন তো মানব জাতির ইতিহাসের প্রথম যুগই ছিল আর নোহ আলি সাল্লামের আপন এলাকা ছিল ইরাকের এলাকা তো সেই এলাকা থেকেই যে বন্যা শুরু হইল মানুষ যারা কুফুরিতে ছিল সবগুলি ধ্বংস হয়েছে আর যারা বেঁচে ছিল আর তাদের প্রজন্ম থেকেই কেমত পর্যন্ত লোকেরা বাকি আছে আল্লাহ বলছেন তার সন্তানদের থেকে বংশানুক্রমে লোকদেরকে আমি অবশিষ্ট রেখেছি এরাই বাকি রয়েছে পৃথিবীতে বলা হয়েছে তাফসিরে দিতে যে নো আলী সালামের এক ছেলের নাম ছিল সাম সামের বংশধর হচ্ছে ইউরোপিয়ানরা আরবরা আর এর সাথে যতগুলি ভারত উপমহাদেশের সাদারা আছে এরা হচ্ছে সাম বংশের কারণ ভারত উত্তর ভারতের বা ভারত ভারতে যে আর্যরা গিয়েছে যারা পরে ব্রাহ্মণ আর তাদের থেকে বহু মুসলমান হয়েছে অর্থাৎ সাদা চেহারার লোকেরা এরা হচ্ছে সাম যে নোয়ালি সালামের ছেলে তার বংশধর আর তার এক ছেলের নাম ছিল হাম এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কালোরা আর ভারতীয় কালোরা ভারতের দক্ষিণ ভারত যেমন আসল যারা ভারতীয় তারা কিন্তু কালো রঙের যখন আর্যদের এই ব্রাহ্মণদের জুল অত্যাচার শুরু হলো আজকে থেকে সাড়ে তিন চার হাজার বছর আগে পরে জুল অত্যাচার এরা আর্যরা বিদেশ থেকে এসে যখন শুরু করলো তখন এরা জানের ভয়ে পালাতে পালাতে পালাতে কেউ শ্রীলঙ্কা এরা কেরালা তামিলনাড় কর্ণাটক দক্ষিণ ভারতে গিয়ে বন জঙ্গলে আশ্রয় দিল এই জন্য দেখবেন তুলনামূলক উত্তর ভারত আর দক্ষিণ ভারত পূর্ব ভারতকে মিলিয়ে যারা জিওগ্রাফিয়া সম্পর্কে জানেন এবং সেখানকার মানুষ সম্পর্কে জানেন যে দক্ষিণ ভারতের লোকেরা তুলনামূলক উত্তর উত্তর ভারতের তুলনায় এরা হচ্ছে অধিকাংশই কালো ব্যতিক্রম অল্প কিছু সাদা লোক হইতে আছে এই রাম আর রাবণের লড়াই ভারতে যে পূজা প্রতিমা পুতুল পূজা আছে উত্তর ভারতের হিন্দুরা রামের পূজা করে তাদের দেবতা হচ্ছে রাম আর দক্ষিণ ভারতের এর বিপরীত একবার দক্ষিণ ভারতের হিন্দু ওরাও হিন্দু কিন্তু এরা রাবণের পূজা করে অথচ রাবণ রামের স্ত্রীকে নিয়ে সীতাকে নিয়ে পালিয়ে গেল আর কতদিন ধরে রেখে দিল এসব ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন হ্যাঁ এরাও হিন্দু ওরাও হিন্দু কিন্তু কি করে দেবতা হইতে পারে যে ব্যক্তি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না হ্যাঁ আর যে কারো স্ত্রীকে চুরি করে নিয়ে যায় সেই বা কি করে দেবতা হইতে পারে সতলোক হইতে পারে অসৎ লোক কি করে সে দেবতা হইতে পারে চিন্তা করুন আপনি আর ইয়াফাস এক ছেলে ছিল নোহ আলি সালামের এই ইয়াফাস থেকে এই আজুজ মাজুজ আর যতগুলি এশিয়ার আপনার চাইনা তারপরে আপনার সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হইতো আপনার রাশিয়ার দিকের আজারবাইজান উজবেকিস্তান যার চেপটা চেহারা নেপালি চেহারা যেগুলো নেপালি আসল নেপালি যেগুলো চেপটা তারপরে ফিলিপিনো আর এই যে চেপটা চেহারাওয়ালা যতগুলি আছে এগুলি এফাসের বংশধর আর কেনান তো ধ্বংস হয়েছে এই সব কথা বলা হয়েছে তফসির কিতাবাদিতে আল্লাহ আলম আল্লাহ বেশি জানেন ওয়াতারাকনা আলিহিফিল আখেরিন এবং আমি তাকে অতারাকনা আলীকে নু আলী সালামকে অবশিষ্ট রাখলাম নু আলী সালামকে স্মরণীয় করে রাখলাম ভাব অর্থ তারাকনা মানে ছেড়ে দেওয়া অবশিষ্ট রাখা শাব্দিক অর্থ বললাম আর এর ভাব অর্থ হচ্ছে নু আলী সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আফেরিন পরবর্তীদের মাঝে নু আলি সালাম এমন ব্যক্তিত্ব যে কেমন পর্যন্ত যত ভালো মানুষরা আসবে যত মমিন বিশ্বাসীরা আসবে একদল অবিশ্বাসী আর একদল বিশ্বাসী সকলের মাঝে তাকে স্মরণীয় করে রাখা নুহের নাম আসলে আলহি ইসবি আপনহিম তার উপর শান্তির ধারা বর্ষিত হোক কত শ্রদ্ধার সাথে মহাব্বতের সাথে নাম নিচ্ছেন সালামুন আলা নোহেন ফিল আলামিন বিশ্বজগতে নূহ আলী সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম শান্তির ধারা বর্ষিত আর মমিন যত বিশ্বাসী মমিনরা হবে তারা এই সালাম করবে আলিহ সালাম বলবে নু আলি সালামের নাম আসলে আর মনে রাখবে যে এটা শুধু নুহের সাথে সীমিত নয় নুহের ব্যক্তিত্বর জন্য নয় বরং তার গুণের জন্য সুতরাং নুহ আলী ইসলামের মতো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে থাকবে তারাই হচ্ছে মোহসেনিন সৎকর্মশীল আর সৎকর্মশীল সকলকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি বুঝতে পারলেন তো কথা তার মানে প্রত্যেক মানুষ যদি সৎ কর্মশীল হয় ভালো মানুষ হয় নো আলী সালামের ভালো চরিত্র এই চরিত্র নিয়ে চরিত্রবান হয় ইন্না জিজিল মোহসেনিন নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান বদলা দিয়ে থাকি এইরকম আল্লাহ সম্মানিত করবেন এইরকমই তাদের সুখ্যাতি দান করবেন এইরকমই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন এইরকমই দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহ কল্যাণ দান করবেন ইন্নাহমিন এবাদিনাল মমিনিন আর জেনে রাখো যে নিশ্চয়ই নুম আলি ইসালাম আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল নু আলি ইসলাম মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল আল্লাপাক কেন বললেন আমরা তো সকলে জানি যে নু আলি ইসলাম মমিন ছিলেন মানে মমিনদের নবী ছিলেন তিনি হ্যাঁ মমিন বানাবার জন্য সাড়ে নয়শো বছর তিনি মেহনত করেছেন কেন বললেন দুটি দিক আছে ভুলের গুমরাহির দুটো দিক আছে নবীদের ক্ষেত্রে পথভ্রষ্টতার দুটি দিক আছে একদল নবীদের ক্ষেত্রে অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে গুরু অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করেছে হ্যাঁ ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র আল্লাহর গুণ তার মধ্যে বোজায়ের আল্লাহর পুত্র হ্যাঁ, হ্যাঁ। তারপরে নবী নূরের পয়দা নবী দিতে পারেন নবী আলেমুল গায়েব নবী হাজের নাজের নবী মুখতারিকুল নবী সমস্ত কিছুর এখতিয়ার রাখেন নবী হায়াতুল নবী মরেননি আল্লাহ যেমন আল হাই তেমন নবীও হাই জীবিত এগুলি বাড়াবাড়ি হলো না হলো না আল্লাহ বলছেন আমার বান্দা মমিন বান্দা সুতরাং বান্দা যখন তো বান্দার মত আছে আব তিনি এবার আবদের বহু বচন বান্দা যখন তো বান্দার মত আছে মাবুদ তিনি নন একমাত্র মাবুদের মত নেই বুঝা গেছে তো একদিকে একদল গুমরা হয়েছে বাড়াবাড়ি করে বেশি অতিভক্তি করে তাদের থেকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত বলেছেন ইন্নাহমিন এবাদের মমিনী আরেক দিকে আরেক দল গোমরা হয়েছে নবীদের মানহানি করে তারা অধিকাংশ ইহুদিরা ইহুদিরা এই কাজ করেছে আর আল্লাহ পাক মুশ্রেকদের সম্পর্কে বলেছেন যে তারাও এই কাজ করেছে নবীদেরকে খুন করেছে এরা নবীদের মানহানি করেছে নবীদের সম্পর্কে এরা মিথ্যা রচনা করেছে নবীদের কাউকে তারা বলেছে যে জানি ব্যবিচারকারী ছিল নবীদের কাউকে বলেছে সে প্রেমে লিপ্ত হয়ে গেছে যেমন দাউদ আলিসের ইসলাম ঘটনা আপনার শুনেছি নবীদের কারো সম্পর্কে মিথ্যা বাদ দিয়েছে যে সে জাদুকর ছিল যেমন সোলেমান আলী সালাম সম্পর্কে হ্যাঁ তার রাজত্ব ছিল আমছির ওপর নির্ভরশীল জাদু জাদু হ্যাঁ নবীদের মানহানি এইরকম বহু রকমের তারা মানহানি করেছে এক ধরনের বিদাতি সুফিরা নবী করিম শাসন মানহানি করেছে যে নবীদের চাইতে বেশি বড় হচ্ছে ওলি আউলিয়া পীর গান দিন এই জন্য বায়েজেদ বস্তামির একটি উক্তি আছে বক্তব্য আছে যে খুদনা বাহারান ওয়াকাফাল আম্বিয়াওয়ালা সাহিদিহি আমরা এমন সমুদ্রে পাড়ি দিলাম যে সেই সমুদ্রের তীরে গিয়ে নবীরা থেমে গেছি কি বুঝলেন মানে আমরা আল্লাহ এমন ভাবে বিলীন হয়ে ফানা ফিরলে আরশো আজিমে পৌঁছে গেলাম যেমন ওই পাগলের ঘটনা পাগল রে পাগল রে করতে করতে আছে না নেই ঘটনা কোন কিতাব আছে ভেদে মারেফতে আছে পাগল রে করতে করতে এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান সাত আসমান যাওয়ার পরে আরো সে ছিল আরো পর্যন্ত তো আওয়াজ আসলো তারপর আর আওয়াজই আসে না পাগল রে ডাক দিচ্ছে দুনিয়ার অলিরা ডাক দিচ্ছে ওই পাগল অলিকে আর পাগলের আর সাত আসমানে আরো সে আজিমে যাওয়ার পরে আল্লাহ যখন বিলিন একেবারে লয় হয়ে একাকার হয়ে গেছে আর খোঁজ খবর নেই আওয়াজ আসে না নবীর এটা হয়েছে হয়নি তাহলে নবীর মানহানি করেছে না করেনি মানহানি করেছে তো একদল গুমরা পথভ্রষ্ট নবীদের মানহানি করেছে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে ধর্মের ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি করে তাদের থেকে সতর্ক করা হয়েছে যে ওই দলও যেও না না হলে গুমরা আর যার নবীকে বাড়াইতে বাড়াইতে খোদা আল্লাহ বানিয়ে দিয়েছে আর ওই যে মুস্তাবি আর খোদা বানকার ও তারপর আমাদিনে নেমে মুস্তফা বানকার ওই তো নবী যিনি খোদা হয়ে আরসে ছিলেন তিনি মদিনায় মুস্তফা হয়ে এসেছেন আর একটা কবিতা আছে কবিতার আমার মুখস্থ নেই কিন্তু তার অর্থটা হচ্ছে আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য